বার্ষিক ওয়াজ মাহফিল যা অনুষ্ঠিত হচ্ছে আজ দশ জানুয়ারি রোজ জুমাবার এর সম্মানিত সভাপতি সাহেব সহসভাপতি সাহেব এবং পাশে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং কারি দিনদার পরহেজগার মানুষ হিসাবে যার উপর আমার ব্যক্তিগতভাবে একটি ভক্তি ভাব আছে আল্লাহ কবুল করুন এবং প্রধান অতিথি জনাব ডক্টর রফিকুল ইসলাম মেহেদি ইনি যদি খাটোয়ার হয়ে থাকেন তাহলে ইনি কিন্তু আমার মামাতো ভাই আমার নানারা তিন ভাই ছিলেন আচ্ছা। বড়জন আনসার মাঝখানের নাম মোবারক আলী আরেকজনের নাম যেন কি তিনজন মেজুনানার ছেলে হলেন হজরত আলী হজরত আলী মুন্সির ছেলে হলেন রফিকুল ইসলাম মেহেদি খাচ্ছ তোমার নানার বাড়ি আচ্ছা যাই হোক আল্লাহর ইচ্ছা আমি প্রধান বক্তা আমার মামা তো ভাই জনাব রফিকুল ইসলাম মেহেদি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট উনি প্রধান অতিথি এবং উদ্বোধক প্রধান উপদেষ্টা বিশেষ অতিথিবৃন্দ মাহফিলের পরিচালক এবং আরজ গুজার যারা করেছেন নিকট থেকে আগত দূর থেকে সমাগত নারী ও পুরুষ শ্রোতা আমার পূর্বে শরীফুল বেশ ভালো আলোচনা করেছে আমি দূর থেকে শুনেছি এবং তারপর ডক্টর শেখ ইমামুদ্দিন বিন আব্দুল নাসির এবাদত কবুল হওয়ার শর্ত নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন আমি কি নিয়ে আলোচনা করব তা আমাকে বলা হলো আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করতে হবে কালিয়া করে নাকি আলোচনা করেছিলাম এরা বলছে যে ওই আলোচনায় এখানে ভিন্ন আঙ্গিকে করতে হবে তুই তো এর মধ্যেই যারা দোকানপাটে ঘোরাফেরা করছেন বেচা কিনে তো অনেকটা শেষ রাত অনেক হয়ে গেছে আমি জানি না ওখানে কিন্তু বড় বড় মানুষও দেখে আসলাম ছোট ছোট ছেলে মেয়ে হলে একটা কথা ছিল বড় মানুষ যুবক মানুষ বয়স্ক মানুষ এই রাতের এই শীতের মধ্যে দোকানের সামান্য ঘোরাফেরা করছে এখানে ধর্মীয় আলোচনা হচ্ছে আমি তাদের বিদ্যা তাদের বুদ্ধি তাদের বোধ শক্তি নিয়ে আমার খুব বড় একটা প্রশ্ন যাচ্ছে ওখানে কি আশা করি আপনারা খুব দ্রুত গতিতে দোকানপাট এবং রাস্তা থেকে মাহফিলের ভিতরে চলে আসবেন তাতে আপনাদেরও উপকার হবে ইনশাআল্লাহ যে পর্যন্ত আওয়াজ যাচ্ছে তারা রাস্তায় যারা আছেন দোকানপাটে যারা আছেন খামাখা যারা আড্ডা মারছেন কোন সোয়াব হচ্ছে না শুধুমাত্র শীতের রাত্রে ঘোরাফেরা হচ্ছে এখানে বসলেই সোয়াব এখানে বসলেই নাকি এখানে বসলেই দুই চারটা এলেমের কথা শুনতে পারবেন দিনের কথা জানতে পারবেন যেহেতু আমাদের বিষয়বস্তু নির্ধারিত নির্ধারিত বিষয়ের উপরে ইনশাআল্লাহ যথাযথ কিছু কথা আপনাদের মনে মগজে এবং ব্রেনে ঢুকবে দু একজন স্বেচ্ছাসেবক যাও দোকানের সামনে লোকগুলোকে একটু ক্লোজ করে নিয়ে আসো ইনশাআল্লাহ তোমাদের অনেক নেকি হবে ওনাদের যারা ঘোরাফেরা করছেন তাদের সময়টা কাজে লাগবে এবং খামাখা যারা ওখানে ঘোরাফেরা করছো তারা এখানে চলে আসো ইনশাআল্লাহ কিছু উপকার হবে আমরা তো রাত চিৎকার পারি লোক কম হলেও কথা বলি বেশি হলেও কথা বলি আমাদের যা ডিউটি কিন্তু তোমরা উপকৃত হবো না কেন কিছু নেবে না কেন এটাই প্রশ্ন আল্লাহর পরিচয় আল্লাহকে এ নিয়ে আজকে আমার বক্তব্য এর আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াত নিয়ে একটু কথা এগিয়ে নিয়ে যাচ্ছে অত্যন্ত স্নেহাস্পদ অনুযোগ প্রতিম ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল মাসির বক্তব্য রেখে গেলাম এবাদত কবুলের শর্ত আর আমি আল্লাহর পরিচয় আল্লাহ এবং এবাদত দুইটো নিয়ে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সেখানে হা আগে না না আগে বলেন তো এটা প্রশ্ন দিয়ে শুরু করি আল্লাহ নিয়ে আলোচনা শুরু করতে গেলে আর এবাদত নিয়ে শুরু করতে গেলে সেখানে হা আগে না না আগে হ্যাঁ? আলহামদুলিল্লাহ এই তো আমূল বিষয়টা বুঝতে পেরেছেন একটা হেডলাইন দিয়ে কথা শুরু করলে বুঝতে সুবিধা হয় এই দুইটির মধ্যে হা পরে দান খয়রাতের মধ্যে হা আগে দাও দান করো তারপরে বেদার দেখতে হবে সেরেক দেখতে হবে কিন্তু আল্লাহর ব্যাপার যেখানে আসবে তৌহিদের ব্যাপারে যেখানে আসবে সেই কালেমার প্রথম অক্ষরটা কি লা লা মানে কি নাই শুধু নাই না লাইন অফ জেন্স অস্তিত্বকে অস্বীকার করে দিচ্ছে কোনো কিছুর অস্তিত্বই নেই লা ইলাহা কোন ইলাহের অস্তিত্বই নেই কোন এলাহের এসেন্স নেই এক্সিস্টেন্স নেই থাকতেই পারে না একান্তভাবেই নেই কিছুই নেই কোন এলাহ নেই ইলাহা কিন্তু আছেন একজন তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়ার কোন এলাহ নেই লা দেয়া শুরু কিন্তু কোরআনে কারিম তাই বলছে সুরা আল কারার দুইশত ছাপ্পান্ন নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি এখানে আল্লাহ বলছেন ফামাইয়াক ফুরবে তাগুত যে তাগুতকে অস্বীকার করবে ওই উমেম বিল্লা অত পরিমাণ আগে তাগুতকে অস্বীকার তারপরে কি আগে ইমান তারপরে তাগুত অস্বীকার আগে তাগুত অস্বীকার তারপরে ইমান তাগুত অস্বীকার তারপরে ইমান এইটাই লাহ হাতে কাজ আল্লাহর উপরে ইমানের গভীর তাৎপর্য আর অর্থ হলো এই আমি মানি না কোনো দেব মানি না কোনো দেবী মানি না কোনো পীর মানি না কোনো ঠাকুর মানি না কোন মাঝখানে পীর মাজার ফকির কিছুই মানি না আমি মানি না ওই দুর্গা মানি না আমি ঠাকুর মানি না আমি শিব মানি না আমি মনসা মানি না আমি রাম মানি না আমি শাহজালালের ওই আধ্যাত্ম মহান ওই আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক মহান দায়িত্বশীল হিসাবে তাকে আমি বিশ্বাস করি না আমি মানি না আজমিরকে আমি মানি না শাহপরানকে আমি মানি না আল্লাহ এবং বান্দার মাঝখানে যত মধ্যস্থ দাঁড় করানো হয়েছে আমি ইসা আলাইসালামকে আল্লাহর পুত্র হিসেবে মানি না ওজাইরকে আল্লাহর পুত্র হিসেবে মানি না আল্লাহ রমবান্দার মাঝখানে কোন কিছুকে আমি মানি না সকল কিছুকে আমি অস্বীকার করে দিলাম আমি লাত মানি না আমি মানাত মানি না আমি ওজ্জা মানি না আমি হবল মানি না মাঝখানে যত কিছু মানুষ বসিয়েছে কোন ভূত পেতনি কোন স্মৃতি সৌধ কোন ছবি মূর্তি আমি কিছুই মানি না সব কিছু নট করার পরে তারপর কে কাকে মানে আল্লাহ মাথায় ঢুকেছে লা কেন আগে আমি বললাম আমি আল্লাহকে আগে মানি তারপরে আমি অস্বীকার করব লাভকে মানাতকে হবলকে হজ্জাকে দুমা দুর্গাকে তারপরে পীর ফকির ঠাকুরকে মাঝখানে যত কিছু আছে পরে এগুলাকে আস্তে আস্তে বাদ দিব হবে না শিরিকের মধ্যে তো হৃদ থাকবেই না সকল কিছু সেরে কেড়ে যত কিছু সব মাথার থেকে পরিচ্ছন্ন আগে করে দিয়ে তারপরে হলো ইল্লাল্লাহ আগে হলো লা ইলাহা সকল কিছু আমি বাতিল করে ফিনিশ করে পরিচ্ছন্ন করে দিয়েছি তারপরে আমি বললাম ইল্লাল্লাহ মাথায় ঢুকেছে ঠিক মতো যারা যে দল করেন যারা যে মত করেন যারা যে পার্টি করেন যারা যে পীরমুরিদি করেন যারা যে মজহাব করেন যারা যে ফকিরি তরিকা করেন এই বিষয়টাকে পরিষ্কার করে বুঝে নিন যে আপনি মাথার থেকে সকল কিছু পরিষ্কার করে তারপরে ইল্লাল্লাহ বলেছেন ইল্লাল্লাহ আমার এবাদতের ব্যাপারে আমার ছোট ভাই আলোচনা করে গিয়েছেন এবাদতের ব্যাপারে প্রথম কি না নাই এবাদত নাই কোন এবাদত নাই যতক্ষণ পর্যন্ত না দলিল পাওয়া যাবে এটা আরেক বিষয় আবার যতক্ষণ পর্যন্ত না দলিল পাওয়া যাবে তার আগ পর্যন্ত এবাদত নাই এবাদত হারাম এবাদত নিষিদ্ধ বুঝতে পেরেছেন জোহরের সালাদ কেন পালন করি বলেন দলিল আছে যদি দলিল না থাকতো জোহরের সালাত কয় রাখা কেন চার রাখা আগে পাঁচ রেখা পড়তে থাকি তারপরে আস্তে আস্তে বাদ দেবনি হবে ঠিক সালাতের পরে সম্মিলিত যেটা আমরা করি আগে করতাম এখন দলিল পাই না এখন যদি বলি নিষেধ আছে হবে দলিল থাকতে হবে আগে দলিল থাকতে হবে যেহেতু দেবাদত নিষেধ না থাকলে এবাদত বৈধ হবে না দলিল থাকলে এবাদত বৈধ দলিল না থাকলে এবাদত বৈধ নয় দিনে সালাদ কয় অক্ত পাঁচ অক্ত কেন দলিল আছে সুতরাং বৈধ দলিল নাই সেটাই হারাম সেটাই বেদাত মাথায় ঢুকছে আল্লাহর ব্যাপারে এবং এবাদতের ব্যাপারে আগে নট নো যতটুকু ইয়েস ওইটুকুই বৈধ তার বাইরে বেদাত এবং হারাম কিন্তু পোশাক পরিচ্ছদ উনি কোট গায়ে দিয়েছেন আমার গলায় মাফলার আছে ইনি এই চাদরটা গায়ে দিয়েছেন আমি এই টুপি মাথায় দিয়েছি এটা কিন্তু সুন্নত বলে চালাইতে পারবো এই টুপিটারে কোন সুন্নত নাই এটা আমার পেশার পাগড়ি বান্ধিলে সেটা সুন্নত হতো বুঝতে পারছেন এগুলার জন্য দলিল লাগবে কি লাগবে না না না না কোনো দলিল লাগবে না এগুলা ইবাদত না এটা তো হেদ না এগুলা ইবাদত না এগুলা মানুষের পোশাক পরিচ্ছদ খালি দেখতে কয়টা জিনিস নিষেধ আছে স্বর্ণ পরিধান পুরুষের জন্য নিষেধ আছে টকটকা লাল এলেও লালের সাথে সাদা আছে সুতরাং নিষিদ্ধ না টকটকা লাল হলে এটা আপনি পড়তে পারতেন না নোডা থাকা যাবে না এই কয়টা জিনিস বাদ দেয়া বাকি সব কি অন্য ধর্মের ধর্মীয় পোশাক পাওয়া যাবে না কয়টা জিনিস বাদ দিয়ে বাকি সকল পোশাক কি বৈধ এটা আসল হইল বৈধ যদি না হারামের দলিল পাওয়া যায় আর এবাদতের আসল কি হারাম যদি না বৈধতার দলিল পাওয়া যায় এইখানে ভুল হচ্ছে এইটুকু বলার পরে মূল নীতিটা মনে রাখবেন তৌহিদের মধ্যে এবং এবাদতের মধ্যে আল্লাহ পাক আসলে না দেয়া শুরু করেছেন নবী না দেয়া শুরু করেছেন যেটুকু দলিল পাওয়া যাবে ওইটুকুই বৈধ তার বাইরে আপনি যেটাই করতে যাবেন ওইটুকুই কি অবৈধ হয় সেরেক হবে না হলে বেদাত হবে তো এদের মধ্যে গেলে সেটা সেরেক হবে আর যদি এবাদতের মধ্যে যান তাহলে কি হবে বেদাত হবে যেহেতু দলিল মূলনীতিটা মাথায় ঢুকেছে চির জীবনে এই গ্রামার মাথার মধ্যে রাখবেন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 সম্ভবত সূরা হাসরে আমার গণনা অনুযায়ী 16টা গুণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন তিনি কি কি তার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ নবী বলেছেন ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমা আল্লাহর 99টা নাম রয়েছে মিআতান ইল্লা ওয়াহিদা 100টা কিন্তু একটা কম একশো থেকে একটা কম হলে কতটা হলো নিরানব্বই হলো আল্লাহ নবীকে দুই ভাবেই বলে দিলেন ইন্না লিল্লাহ ইসমা আল্লাহ নিরানব্বইটা নাম রয়েছে ইল্লা ওয়াহেদা একশোটা কিন্তু একটা কম তার মানে কি ওই নিরানব্বইটাই মানে সাহাদা খালাল জান্না যে ব্যক্তি সেগুলা গণনা করলো পড়লো পাঠ করলো সে জান্নাতে প্রবেশ করবে আদেশ সুবাহ তো ভালো কথা মুখস্থ আছে তো সবার লিখিত আছে ঘরের মধ্যে নাই এখন একটু সুবাহান্লাহ পার্টির থেকে বাইরে এসে একটু আমাদের পার্টিতে নামতে হবে এবাদত বর্ধিত করতে হবে সুন্দর ভাই আচ্ছা শুনুন আপাতত আজকার মতো যেহেতু বিষয়টা নিয়ে কথা সামান্য সময় বলবো ইনশা আল্লাহ রাত খুব বিষয় নেই আপনারা মুরগি মার্কা মানুষ আর কি অনেকটা ম্যাডামের মানে সাথে সাথে হুদাই গাছ জোলার ঢোকার চেষ্টা করেন ইচ্ছে না বউরায় সভা শুরু হয় বারোটার থেকে রাত বারোটার থেকে শুরু হয় একটা দুইটা পর্যন্ত চলে আমি জানি না আপনাদের এলাকায় এত ঘুমকে মুরগি বেশি খান নাকি হারাবেন মুরগি বেশি খান তাহলে সন্ধ্যার সময় ঘুমাইয়া পড়েন কেন এটা কোন কথা এত তাড়াতাড়ি ঘুমাবেন কেন আর বছর একটা সভা দিনেই প্রস্তুতি নেবেন যে আমার রাত জাগতে হবে তাই না ওটাই গারবে হবে এরকম ওসরান ফোসরান উঠেন বসেন আমার উস্তাদ ছিলেন আল্লাহ মোহাম্মদ হাদিস পড়াতেন আমরা তো অনুমতি চাইতাম ওস্তাদ একটু বাথরুমে কোনোদিন অনুমতি দিতেন না একদিন প্রশ্ন করলাম ওস্তাদ সব ওস্তাদ তো অনুমতি দেয় বাথরুমে আপনি অনুমতি দেন না কেন যে আমি ছাব্বিশ বছর যাবৎ মহাদিস করি কয়েক বছর প্রিন্সিপালে করেছি এই সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসায় আর এই ঢাকা আলিয়া মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ হাদিস পড়াই কোন ছাত্রকে আমি কোনোদিন বাথরুমে যাওয়ার অনুমতি দেইনি আমার ক্লাসে কিন্তু এ পর্যন্ত দেখি নাই যে কোন ছাত্র তার কাপড় নষ্ট করেছে পঁয়তাল্লিশ মিনিটের ঘন্টা তুমি কেমন জুয়ান মরদ যে তুমি এইটুকু পয়সা থাকতে পারবো না পেশাব পায়খানা আটকে তোমার মতো এই ষোলো বিশ বছরে যারা ধ্বজভঙ্গ ধরে বসে রয়েছ যে তোমার হাঁটতে যাইতেই হবে পায়খানা যাইতে হবে তোমরা কোন ধরনের পুরুষ মানুষ উনি এইভাবে বলতেন তোমার পিরিয়ড শেষ হবে তুমি যাও বাথরুমে পঁয়তাল্লিশ মিনিটের ঘন্টার মতো তোমার যাইতে হবে বাথরুমে ওইটুকু তুমি বসে থাকতে পারবো না এটা দৃঢ়তা চাই মনে আজমত চাই মনের শক্তি চাই মনস্তাত্ত্বিক পাওয়ার চাই তাহলে কিছুই না বিষয় কিছুই না আর্মিরা রাত্রের মধ্যে এই ঠান্ডার মধ্যে তারা ডুব দিতেছে না তাদের মনস্তাত্ত্বিক শক্তি সেটা মানসিক শক্তি আমরা রাতকে রাত জাগতেছি না এই যে ইমাম উদ্দিন মির আব্দুল বাসির বক্তৃতা করলো এখন যাবে রাত্রে কখন ঘুমাবে সকালের আসে যে ক্লাস নেবে আগামীকাল যে আবার সিং বক্তৃতা করবে করবে না আপনারা কি করবেন এখান থেকে এখানেই ঘুমাবেন তাই না এটা হলো মনের দুর্বলতা এবং মনের দৃঢ়তার অভাব শুধুমাত্র আর কিচ্ছু না মনটা শক্ত করুন ইনশাআল্লাহ মার্শাল লোকজন কিছু জড়ো হয়ে গেছেন আরো কিছু আসবে বলে আশা করি আল্লাহর ভক্তের রহমত নাজিল হবে আল্লাহর পরিচয় বাক তুলে ধরেছেন আল্লাহ হলেন কি সৃষ্টিকর্তা বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য তিনি কে তিনি কে রব্বুল আলামিন উত্তর কথা ঠিক কিন্তু উত্তর ভুল কেন আয়াতে আছে এখানে রব্বেল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আলামিনের রব আলামিন কি আল আমিন সেটা হলো আল্লাহ নবীর গুণ সেটা হলো বিশ্বস্ত বিশ্বাসী না অনুবাদ ভুল আল আমিন আর এখানে হলো আল আমিন আইনের পরে আলে তার সব পয়সা আছে এখানে এখন আমারও ছেড়ে দেবে না আল আমিন মানে কি কে বলতে পারেন সুরা ফাতে তো দৈনিক কি পড়েন প্রথম আয়াতের অর্থই জানেন না পড়তেছেন তো পড়তেই আছেন আজকে প্রথম আয়াতের অর্থটা একটু বুঝে নেন তাহলে আল্লাহকে একটু চিনতে পারবেন আল্লাহর পরিচয় আল্লাহ বাগ দিয়ে দিয়েছেন সুরা ফাতেহা প্রথম আয়াতে আল্লাহ হলেন রব্বুল আলামিন আলামিন মানে কি বলতে পারছেন না আপনারা কেউ ঠিক মতো আল্লাহ ছাড়া যত কিছু সবই আলামিন আল্লাহ ছাড়া যত কিছু সবই কি আলামিন আল্লাহ ছাড়া যত কিছু কি কি আছে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি কোনটা বলেন তো সবচেয়ে বড় সৃষ্টি কোনটা মানুষ হলে সবচেয়ে সূক্ষ্ম সম্মানিত সৃষ্টি কিন্তু সবচেয়ে আকারে বড় কোনটা আরস মাসাল এই তো বলতে বলতে গাইতে গাইতে গায়ান তাই না এই তো বলতে বলতে ঠিক হচ্ছে আর প্রশ্ন উত্তরের মাধ্যমে যেটা মাথার মধ্যে ঢুকবে সেটা ইনশাল্লাহ বের হবে না আল্লাহ সবচেয়ে বড় সৃষ্টি কোনটা তার চেয়ে ছোট কোনটা কুরসি সবচেয়ে বড় সৃষ্টি হলো আল্লাহর আরস তার চেয়ে একটু ছোট হলো কি কুরসি তারপরের বেলা আবার আমি আবার নিচের থেকে বলে যাই আল্লাহ কে পরিচয় দিতে চাই আল্লাহ পাক ওই যে আয়াতের কুরসি পাঠ করেছি ওসিয়া কুরসি হুসামতল আব্দ আর রহমান আল্লাহ আরশি ইস্তাওয়া সূরা রয়েছে আর আগেরটা সুরাতুল বাকায় রয়েছে মাথা আমি সহজ করে নিয়ে আসছি খুব দ্রুত গতিতে আল্লাহকে তিনি রব্বুল আলমিন রব অর্থটা আগার বলে নিয়ে যাই আগে যাতে সুবিধা হয় রব মানে কি প্রভু মানে কি প্রতিপালক মানে কি হল না প্রথমটাই বাদ পড়েছে রবের এক শব্দে কোন তর্জমা নাই রব মানে হলো প্রথম সৃষ্টিকর্তা আগে তো সৃষ্টি করা তারপর তো প্রতিপালন করা না আগেই প্রতিপালন কি প্রতিপালন করবেন তিনি সৃষ্টি করেন নাই তাই না তিনি হলেন সকল কিছুর সৃষ্টিকর্তা তিনি আরো সৃষ্টি করেছেন তিনি কুর্সি সৃষ্টি করেছেন সাত আসমান সৃষ্টি করেছেন ঊর্ধ্বাকাশে যে কত কিছু রয়েছে অন্ধকারের জগৎ রয়েছে অনুপরমাণুর জগৎ রয়েছে আলোর জগৎ রয়েছে ধুলির জগৎ রয়েছে যারা ভূগোল এবং ফিজিক্সের ছাত্র তারা যে পড়েন দেখবেন যে ঊর্ধ্ব জগতে যে কত রকমের জগৎ রয়েছে অ্যাটমসফেয়ার আইনস্ফেয়ার স্ট্রেটোস্ফেয়ার কত পুরো স্পেয়ারে যে তারা ভাগ করেছেন এই মাটি এই সাগর এই পাহাড় এই মানুষ এই গরু এই ছাগল এই গাছ গাছরা এই হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন তারপরে ইলেকট্রন নিউট্রন প্রোটন তারপরে আকাশের প্রথম আকাশ প্রথম আকাশের মধ্যে এই পৃথিবীর চেয়ে সূর্যটা হলো তেরো লক্ষ গুণ বড় এবং এই মহাশূন্যে এত বিশাল বিশাল গ্যালাক্সি আছে যে এক এক কোটি কোটি গ্যালাক্সি আছে এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি সূর্য ঢুকে যেতে পারে অনায়াসে এই প্রথম আকাশে পৃথিবীর চেয়ে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় এটা তো পোলাপানেও বড় ভূগোলের মধ্যে তাই না এত বিশাল বিশাল কোটি কোটি গ্যালাক্সি আছে যে এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি সূর্য ঢুকতে পারে এটা তো শুধু প্রথম আকাশেই তারপরে মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু পাঁচশত বছরের রাস্তা আর আকাশের পুরুত্ব কতটুকু পুরুত্বটাই পাঁচশত বছরের রাস্তা তারপরে পাঁচশত বছর পাঁচশত বছর পাঁচশত বছর গাড়ির না ঘোড়ার শব্দের গতি না আলোর গতি তবে সর্বোচ্চ গতিটাই তো হওয়ার কথা তাই না আল্লাহ নবী মুহূর্তের মধ্যে চলে গেলেন কোথায় সাত আসমান পাড়ি দিয়ে সেদ্রাতুল হয় যে পর্যন্ত আল্লাহর কোন সৃষ্টি জীব পৌঁছতে পারেন নাই একমাত্র নবী মোহাম্মদ সাল্লাহ পৌঁছেছিলেন সম্মানিত উপস্থিতি ভালো করে শুনুন রবকে সকল কিছু সৃষ্টি করলেন সাত আসমান ভেদ করে উপরে চলে গেলেন সাত আসমানের উপরে কি কুর্সি কুর্সি কুর্সি কুর্সি কুর্সি আল্লাহর কুর্সি আসমান এবং জমিন সকল কিছু ব্যাপৃত তার মধ্যে কি ওই গ্যালাক্সি গুলো তো আছে কোটি কোটি গ্যালাক্সি যারা এক একটার মধ্যে কোটি কোটি সূর্য ঢুকতে পারে তাহলে কুর্সি কত বড় আল্লাহ নবী বলেন যত সৃষ্টি জগৎ আছে সবকিছু যদি আল্লাহর এই কুর্সির মধ্যে রাখা হয় মনে হবে যেন বিশাল মরুভূমির মধ্যে একটা আটানা পয়সা রেখেছে কুর্সির উপরে কি আছে সাগর আছে আল্লাহর আরস কিন্তু সাগরের উপরে কিভাবে আমি জানি কিছুই বলতে পারে আর আমি কি বুঝবো আল্লাহর মহা কুদরত মহা ক্ষমতার কে কি বুঝে পৃথিবীর কেউ কিছু বুঝে ডাক্তাররাও কিছু বুঝে খালি যন্ত্র আর যন্ত্র আর যন্ত্র আমাদের যুগে ছোটকালে দেখতাম ডাক্তার সাহেব চিকিৎসা করতেন এইখানে ধৈরা তারপরে ঘড়ি দূরে চায় থাকতেন পিট পিট পিট পিট কয়বার করেন ছিয়াশি বার না তিরাশি বার না আশি বার তাই না তারপরে বলতেন জিব্বাটা বাই করতো জিব্বাটা বাই করতাম ওনারা একটা চশমা দেওয়া ভারী চশমা দেখবেন লাইট মেরে দেখতেন জিব্বার ঘোড়াটা তাহার পরে চোখটা এই দেখলেন আর একটা গলার মধ্যে জানি কি থাকতো স্টেথিস্কোপ ওইটা দিয়ে বুকের মধ্যে একটু ধরে রাখলে না রোগ পরীক্ষা করে ওষুধ দেওয়া যাইতেন আল্লাহর মধ্যে ভালো হয়ে যেত তাই না আর এখন যত বড় ডিগ্রি নিচ্ছে তত বেশি মূর্খ হচ্ছে ছোট একটা রোগের চিকিৎসার জন্য পাঁচ থেকে দশটা বড় বড় পরীক্ষা তারপরেও বড় বড় ডাক্তাররা হয়রান শুনেছিলাম আমার স্যার বাংলাদেশ জমিয়ত আনাসের সাবেক প্রেসিডেন্ট ডক্টর ইলিয়াস আলী সাহেব তিনি এম করতে গেলেন আমরা তখন ঢাকায় এমএসআই পড়ি উনি তখন আমেরিকাতে এম করতে গেলেন অত্যন্ত মেরিটোরিয়াস ট্যালেন্টেড ছাত্র ছিলেন মাদ্রাসায় স্ট্যান্ড করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যাটিস্টিক্স উনি ফার্স্ট সেকেন্ড হয়ে যেতেন দুই দিকে তুখার ছাত্র ছিলেন এম এস করতে যেয়ে ফিরে এসে বললেন মুসলুদ্দিন আমাদের মুসলুদ্দিন মানে আমি পার্শ্বশ্রোতা আর কি দেখাও তোমরা আমাদের শুধু যে কোনো ডাক্তার যে না দাঁতের ব্যথায় বাঁচে না গেলাম ডাক্তারের কাছে বড় ডাক্তার ফিজিশিয়ান ইউনিভার্সিটির বলে যে আমি তো দাঁতের ডাক্তার না আমাদের দেশে হলে তো একটা পেন কিলার টেলার দিয়া দাঁতের মধ্যে একটু খোসা এক বোঝায়া যে একটা দিয়া বিদায় করতো এত বড় ডাক্তার ইউনিভার্সিটির সে বলে আমি দাঁতের ডাক্তার না দাঁতের ডাক্তার কোথায় পাবো যে এখানে পাঁচ কিলোমিটার দূরে বিশাল দেশ পড়ায় ষাটটে স্টেট বাংলাদেশের মতো পাঁচ দশ কিলোমিটার তো কোনো বিষয়ই না পাঁচ কিলোমিটার দূরে যান ওখানে দাঁতের স্পেশালিস্ট আছে সেখানে গেলাম যাওয়ার পরে বললাম যে আপনাকে দাঁতের স্পেশালিস্ট ডাক্তার যে হ্যাঁ তো উনি দাঁত দেখা বলে হো আপনার ভুল জায়গায় এসেছেন আমি তো উপরের পাটির ডাক্তার না নিচের পাটির ডাক্তার আপনার ব্যথা তো উপরের পাটিতে উপরের পাটির ডাক্তার আবার কোথায় পাবো আবার পাঁচ কিলোমিটার দূরে যান পাঁচ কিলোমিটার দূরে যাওয়ার পরে তারপরে তিনি বললেন হ্যাঁ রাইট উপরের পাটির চিকিৎসা আমি করি মানুষ কিছু বোঝে আসলে বোঝা সম্ভব আল্লাহর এই বিশাল জগতের আপনি আমি কি বুঝবো ডাক্তার বোঝে না ইঞ্জিনিয়ার বোঝে না বৈজ্ঞানিক বোঝে না কিছুই বোঝে না সামান্য কিছু জিনিসের সামান্য কিছু বোঝে তারপরেও ভুল হয় কাজে মানুষ যদি বোঝার দাবি করে তার মতো মূর্খ তার মতো ডানা তার মতো বেউকুফ নাই তুমি কি বুঝবা কতটুকু বুঝবা সময়ের উপস্থিতি আরসের উপরে সাগরের উপরে আরস আল্লাহ নবী বলেন সারা দুনিয়ার যত কিছু সাত আসমান জমিন গ্যালাক্সি চন্দ্র সূর্য পৃথিবী এই আকাশ তারপরে আপনার এই পাহাড় পর্বত সকল কিছু কুর্সি সহজে আরসের উপর রাখা হয় তাহলে মনে হবে যেন বিশাল একটা মরুভূমির মধ্যে ছোট্ট একটা পয়সা রাখা হয়েছে তার উপরে আল্লাহ পাক তাহলে এই মহান সৃষ্টি জগৎ কে সৃষ্টি করেছেন আপনাকে কে সৃষ্টি করেছেন গরু ছাগলকে সৃষ্টি করেছেন পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কে সৃষ্টি করেছেন ইলেকট্রন প্রোটিন ইত্যাদি ইত্যাদি যেটা গডস পার্টিকেল বলা হয় আজকাল বৈজ্ঞানিকরা বলেন কে সৃষ্টি করেছেন সাত আসমান কে সৃষ্টি করেছেন ফেরেস্তাগুলাকে কে সৃষ্টি করেছেন নূরের সৃষ্টি মারুন আল্লাহ যা নির্দেশ করে তারা তাই করে আর এত পরিমাণ ফেরেস্তা ও আল্লাহ বলেন আল্লাহ যে কত বাহিনী আল্লাহ ছড়া কেউ জানে না বাংলাদেশের পদাতিক বাহিনী সামরিক বাহিনী তারপরে আপনার নৌবাহিনী বিমান বাহিনী রাত কত সব হিসাব আছে আছে আমেরিকার বাহিনীর হিসাব আছে রাশিয়ার বাহিনীর হিসাব আছে ভারতের বাহিনীর হিসাব আছে পাকিস্তানের বাহিনীর হিসাব আছে পৃথিবীর সকল দেশের বাহিনীর হিসাব আছে আর আল্লাহ বলেন আল্লাহর বাহিনীর যে কত সদস্য আল্লাহ ছাড়া আর কেউ জানে না অগণিত অসংখ্য আল্লাহর বাহিনীর সদস্য মুহূর্তের মধ্যে সব সার করে দিতে পারেন ধ্বংস করে দিতে পারেন যেদিন থেকে কাবার ঘরের সরাসরি উপরে বাইতুল বামুর নামে একটা জায়গা আছে আমাদের মানুষের কাবা কোনটা কাবার ঘর তাই না কেবলা আর ফেরেস্তাদের বাইতুল মাহমুরে তারা তোয়াফ করে পৃথিবীর কোন মসজিদের নাম বাইতুল মাহমুর না রাখা ভালো এতটা ফেরেস্তাদের জন্য নির্ধারিত বাইতুল মাহমুর কোরআন এসেছে বাইতুল মাহমুরের কসম খেয়েছেন আল্লাহ পাক কসম দিয়েছেন সৃষ্টির দিন থেকে সেখানে দৈনিক সত্তর হাজার ফেরেস্তা তোয়াফ করে কেয়ামত পর্যন্ত দৈনিক সত্তর হাজার ফেরেস্তা তোয়াফ করতেই থাকবে যে ফেরেস্তা একবার তোয়াফ করেছে সে ফেরেস্তা দ্বিতীয়বার তোয়াফ করবে না কি পরিমাণ কত সূক্ষ্ম কত জটিল কত অগণিত কত অসংখ্যার সৃষ্টি তাহলে সৃষ্টি কে করেছেন না অটোমেটিক হয়ে গেছে এখানে আবার কেউ কেউ বলতে চান এমনিতেই হয়ে গেছে এক্সিডেন্টের ফসল সূর্যের সাথে নাকি ধূমকিতু না কিসের একটা গুতা লেগেছিল টুকরা হয়ে ভাঙ্গা এখানে পড়লো সেটা আগে উত্তপ্ত ছিল তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়ে এটা দুনিয়া হয়ে গেছে তাই না আল্লাহ বলে আমি আল্লাহ স্বয়ং আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছি আমার কোন হয়রান পরেশান হয় নাই জমিন আগে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আসমান তারপরে সৃষ্টি করেছেন দ্বিতীয়বারের জমিনকে আবার বাদা দেখা হাত দ্বিতীয়বার আল্লাহ পাক নিজের করুণায় কোন বলে সেটা কাবার মানুষের বসবাসের উপযোগী করেছেন সকল কিছু আল্লাহ পাক সেট করেছেন আর ওরা বলে অ্যাক্সিডেন্টের ফসল দুইটা বাসে যদি গুতা লাগে রাস্তার মধ্যে আর একটা ট্রেন হবে নাকি আকাশের বুকে যদি দুইটা প্লেনের মধ্যে সংঘর্ষ হয় তাহলে কি হবে আর একটা উন্নত যানবাহন হবে নাকি সাধারণ ব্রেন কি বলে কত বোতল মদ যে খাইতে হয়েছে এই বৈজ্ঞানিকের থিওরি দিতে আর কত কলকি গাছা যেটা আনতে হয়েছে তা মহাস্থানের পাগলেরাও জানে না সম্মানিত উপস্থিতি আবার কেউ কেউ বলে সমুদ্রের কীট সমুদ্রের শ্যাওলা আস্তে আস্তে বড় হইতে থাকলো আস্তে আস্তে সেটা শিম্পাঞ্জি এবং গরিলার আকৃতি ধারণ করল দুনিয়ার পরিস্থিতি পৃথিবীর পরিস্থিতির সাথে খাপ খাওয়াইতে খাওয়াইতে হঠাৎ করে তার লেঙ্গুরটা খৈসা পড়ল মিস্টার বানর মিস্টার ব্যানার্জি হয়ে গেল আর মিস্টার গরিলা মিস্টার গ্যাগারিন হয়ে গেলেন বর্ধমানের ওয়াজা কি সেটা আপনাদের আপনারা দেখেন নাই তাকে তার বক্তব্যের নকল আপনাদেরকে এইটুকু শুনিয়ে দিলাম এই বানর আস্তে আস্তে যে তার আকৃতির মিল আছে সুতরাং বানর থেকে মানুষ হয়ে গেল চিড়িয়াখানার বানর দেখেছেন আগের যুগের বানররা কি খাইতো এত ভালো মন্দ চিড়িয়াখানার বানরে যে পরিমাণ ভালো মন্দ খাওয়ানো হয় আর যে যত্ন করা হয় প্রতি দুই তিন বছর পরে পরে একটা করে বানর মানুষ হয়ে যেত আর আপনি সুপারি গাছের ভালো করে যত্ন করে আদর করতে করতে সুপারি গাছ তাল গাছ হবে না হয়েছে নাকি কোনদিন পাবদা মাছের খুব আদর যত্ন করে খাওয়ান বোয়াল মাছ হয় কিনা টাকি মাছের আপনি খুব ভালো সাইটান মাছ বলে আমরা টাঙ্গালে খুব ভালো করে আদর যত্ন করেন তো দেখি শৈল মাছ হয় নাকি স্পেসিস পরবর্তী বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছেন যে ডারনের এই থিওরি হল গাঁজাখুরি থিওরি যেটার বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই প্রত্যেকটা স্পেসিস আলাদা একটা আরেকটা হয় না কখন এটা বাজে কথা মিথ্যা কথা বিরোধা কথা সৃষ্টি কে করেছেন মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক কিভাবে বাচ্চা সৃষ্টি করেন তার বিস্তারিত বিবরণ আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন সুরা মুকমিনে দিয়েছেন সুরা কিয়ামাতে দিয়েছেন বিভিন্ন জায়গায় দিয়েছেন কিত মুর নামে একজন বৈজ্ঞানিক তিনি বিশাল এক সেমিনারের মধ্যে এই আয়াত তেলাওয়াত করে বলছেন আমার এখন ওই সকল আলোচনা কঠিন আলোচনা থেকে আমি সহজে খুব দ্রুত আমাকে ফিরে আসতে হবে তিনি মোদ গানে আলোচনা করছিলেন যে নোৎফা আলাকা থেকে মোদগা নোটফা থেকে আলাকা আলাকা থেকে মোদগা কিভাবে হয় বাচ্চা মায়ের পেটের থেকে তিনি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন মোদগা মানে হলো মাদাগা মানে হল চিবানো চুইংগাম চিবিয়েছেন আপনারা কখনো ছোট কালে এখন তো পোলা মানে কিছু খাইতেই চায় না আমরা খাওয়ার পরে বস্তুটা হাতে নিয়ে দৌড় মারতাম হাঁটতাম আর বস্তু চাবাইতাম মাছও তাই করতাম ফট করে খাইয়া ফেলাইলে মুখের থেকে সাপটা চলে যাবে রে আস্তে আস্তে চাবাইতাম আর ঘুরতাম চাবাইতাম আর ঘুরতাম আস্তে আস্তে ওই বস্তুটা থেপথেরা হয়ে যেত আমাদের টাঙ্গেলের ভাষাই তাই না আর চুইংগাম চাবাইতে চাবাইতে কেমন হয়ে যায় একটা এই আঠা আঠা গোস্ত গোস্তর মতো হয়ে যায় তাই না মধ্যধার মানে হলো মাটা মানে হলো চিবাম কিথ মোর এই বৈজ্ঞানিক দেখলো যে কোরআনে যে মধ্যগা আছে মাদাগা ঠিক পেটের মধ্যে ওই চিবানো গোস্তের মতোই মনে হচ্ছে তারপরে তিনি বললেন তাকে প্রশ্ন করা হলো কথাটা কি ঠিক হ্যাঁ কথা একদম ঠিক যেটা কোরআনে এসেছে তাহলে কিভাবে মোহাম্মদ চোদ্দশত বছর সাড়ে চোদ্দশত বছর আগে মায়ের পেটের মধ্যে কোন অবস্থার পরিবর্তন হয় এটা সে বলল কিভাবে খ্রিস্টান তো নবী মোহাম্মদকে নবী হিসেবে মানতে চান না আল্লাহ হিসেবে মানেন আল্লাহকে কোরআনকেও কিছু কিছু মানতে চান কিন্তু নবী মোহাম্মদকে নবী হিসেবে মানতে চান না কেননা তাদের বর্ধমান ধারণা হলো নবী তাদের বংশ থেকে আসবে সাকের বংশ থেকে ইসমাইল বংশ থেকে শেষ নবী আসবে না কাজে কোন অবস্থাতেই খ্রিস্টানরা নবী মোহাম্মদ সাল্লাহামকে আখিরি নবী স্বীকার করতে চান না বলে ফেলল যে মোহাম্মদের হাতে সম্ভবত খুব পাওয়ারফুল মাইক্রোস্কোপ ছিল দূরবীন ছিল যেটা থেকে মায়ের পেটের মধ্যে তাকাইয়া তারপর সে বুঝতে পেরেছে রসি কথা করল আর কি তখন প্রশ্ন করা হলো যে মোহাম্মদের যুগে অত হেভি মাইক্রোস্কোপ তো ছিলই না শুধুমাত্র একটু চশমা টসমা হয়েছে একটু দূরে দূরে দেখা যায় তো হেভি মাইক্রোস্কোপ হয়েছে আরো কয়েক শত বছর পরে আমাদের যুগে পেশাব পায়খানা পরীক্ষা করা হয়তো কিসের মধ্যে আমরা দেখতাম প্যাথোলজি তখন প্যাথোলজির মধ্যে কি একটা কাছের মতো এরকম বেকা পয়সা থাকতো ডাক্তার সাহেব ওইখানে পেশাব পায়খানা দেয় এইভাবে ভারী চশমাতে দেখা দেখা তারপরে রিপোর্ট দিত তাই না আর অত ভারী মাইক্রোস্কোপ তখন পাবে কখন তখন তিনি বললেন আমি এমনি রসিকতা করেছি আসলে আল্লাহর কালাম হক মোহাম্মদ রাসুল এটা সত্য কথা এনে আল্লাহ যিনি সকল কিছু সৃষ্টি করেছেন সৃষ্টি নামে আর কথা বলাচ্ছি না যিনি সকল কিছু জানেন তিনি আল্লাহ এই পৃথিবীর সকল কিছুকে জানেন কোন মানুষ জানে সকল কিছু কেউ রাজনীতি জানে কেউ অর্থনীতি জানে কেউ সমাজনীতি জানে কেউ ভূগোল জানে যারা যত স্পেশালিস্ট হন ডাক্তারের স্পেশালিস্ট দেখলাম তাই না বড় বড় ক্লিনিকে দেখবেন যে প্রত্যেক সাবজেক্টের জন্য কি স্পেশালিস্ট দেখেন না আপনার বড় বড় ক্লিনিকে গ্যাস্ট্রিকের স্পেশালিস্ট অমক তারপরে আপনার এই ডায়াবেটিসের স্পেশালিস্ট অমক চক্ষু বিশেষজ্ঞ অমক গাইনিকোলজির স্পেশালিস্ট অমক একটা হাসপাতালের সামনে কি দেখবেন পনেরো বিশ জন অভিজ্ঞ ডাক্তার একটা দেহের জন্য তাই না সব বিদ্যা এক ডাক্তার পারে মানুষ পারে না সকল কিছুকে জানেন একাধারে মুহূর্তের মধ্যে কে বলতে পারেন কে জানেন আল্লাহ বলেন এই পৃথিবীর বুকে যত গাছ আছে এশিয়া মহাদেশে আফ্রিকা মহাদেশে ইউরোপের জঙ্গলে আফ্রিকার জঙ্গলে যত গাছ আছে গাছের মধ্যে যত পাতা আছে সব আল্লাহবাক জানেন শুধু এইটুকুই নয় অনাতাসকতমে ওয়ারাকা কোন মুহূর্তে কোন গাছ থেকে কোন জঙ্গলে কোন পাতাটা পড়ল আল্লাহবাক সেটাও জানেন সাগরের অতল তলে পানির নিচে কোন জিনিসটা রয়েছে সেটা আল্লাহ জানেন এই বার্রের মধ্যে কি কোন জায়গায় রয়েছে কোন ঘাসের নিচে কোন পোকাটা রয়েছে এখানে কোনটা পোকা আছে কে বলতে পারবেন কেউ না কে জানেন আল্লাহ সবই জানেন আল্লাহ পাক বললেন একবার যে শোনো ফেরেস্তারা তোমরা কি একটা আওয়াজ শুনতে পাচ্ছ যে কিসের আওয়াজ যে আমার বান্দা ইউনুস আমার অনুমতি ছাড়াই কম থেকে চলে গিয়েছিল দাবা কাইলাল ফুলকিল মাসহুন আমি অনুমতি দেই নাই ও আগেই কম রাগ করে আল্লাহ আমার কম কথা শুনছে না আল্লাহ তুমি এদেরকে গজব দে মেরে ফেলো আমি গেলাম আল্লাহ বলেন আমি অনুমতি দিছি তোমাকে তুমি যে পালাইলা আল্লাহ বলেন এ হলো আমার একটা ভাগা গোলাম সাগরে জাহাজ উঠলেন জাহাজ লড়াচড়া শুরু করে দিল তখনকার নিয়ম ছিল যে ভাগা গোলাম কোন জাহাজ উঠলে জাহাজ লড়াচড়া করে ডুবে যায় তিনবার লটারি হলো নাম শুধু ইউনুসের নামে উঠে পৃথিবীতে কোরআনে বহু ভাষা এসেছে ফুলকেল বাসন অন্য জায়গায় আছে তারপরে তাকে সাগরে ফেলে দেওয়া হলো সাগরের মধ্যে তাকে মাছে খেয়ে ফেললো জানেন তো ওটা আমার লক্ষ্য নয় সাগরের অভ্যন্তরে মাছের পেটে গভীর অন্ধকারের মধ্যে ইউনুস কে দেখতেছেন সেখান থেকে তিনি কি ডাক দিলেন তুমি ছাড়া কোনো এলাহা নেই তুমি ছাড়া কোনো উপস্য নেই তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তুমি ছাড়া কোনো আশ্রয়দাতা নেই তুমি ছাড়া কারো কাছে বিপদ মুক্তি চাওয়া যেতে পারে না হে আল্লাহ তুমি সবকিছু তোমার পবিত্রতা বর্ণনা করছে তোমার কোনো দোষ নাই তোমার কোনো ত্রুটি নেই তোমার কোন কমতি নেই ইন্নি কুন তুমি জালেমিন আমি হলাম জালেম অত্যাচারী আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা হ্যাঁ আস্তে আস্তে আওয়াজ আসছে কে চেনো আল্লাহ বললেন এটা আমার বান্দা ইউনুস সাগরের মধ্যে আমি তোকে শিক্ষা দিচ্ছি সাগরের মধ্যে পানি খায় খায় মানুষ কয়দিন বাঁচে কয় ঘন্টা তাও যদি আবার মাছের পেটের ভিতরে হয় কয় ঘন্টা বাঁচতে কম বেশি চল্লিশ দিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখি ফেরেস্তাদেরকে আল্লাহ বলছেন আমার বান্দা ইউনুসের আওয়াজ রুগ্ন কণ্ঠে মাছের পেটের ভিতরে সাগরের অভ্যন্তরে আমাকে ডাকছে আমি তার ডাক শুনলাম আমি তার ডাকে সারা দিলাম সে যখন আমাকে এত করুণ স্বরে ডাকছে আমি তাকে ক্ষমা করে দিলাম ও ফেরেস্তরা তোমরা যায় তাকে উদ্ধার করো ফেরেস্তরা এসে তাকে উদ্ধার করলেন লাউের গাছ কদুর গাছ ইয়াকিন গাছ উঠলো সেই গাছের নিচে শুয়ে কদু খেয়ে খেয়ে সুস্থ হলেন এটা হল আল্লাহ আল্লাহ শোনেন না আওয়াজ আল্লাহ আওয়াজ শুনেন আল্লাহ পাক সব জানেন আল্লাহ পাক সব দেখেন পৃথিবীর কেউ সব জানে সব দেখে কেন এলমেলা লাদুন্নি যাদের কাছে আছে কারি সাহেব কয় পারা জানেন তোমরা তো হলে খালি তিরিশ পারা আমাদের কাছে আছে ষাট আটত্রিশ পারা হলো জাহেরি আর ষাট পারা হলো কি বাতেনি আমরা ওই জাহেরি টাহেরির ধার দাঁড়ি না আমাদের ওই বাতেনি এলেম এলেমে লাদুনিয়া উপর থেকে সরাসরি আসে আমাদের কাছে আলাদা তাফসির আছে আলিফলাম নিম আলিফেতে হয় রে আল্লাহ লামেতে জিবরিলুল্লাহ মিমের সাথে খেলছে রাসুলুল্লাহ মন পাগেলা আলেফলাম মিমের তাপসির টুমটুম করে সারিন্দা বাজায় আর আলেফলাম তাপসির করে আর হ্যাঁ, নাচে আর নাচে আর লাফায় আর লাফায় তার সাথে শ্রোতারাও লাফায় যে নাচেন কেন আপনি লাফান কেন কয়ে যে এটা কোরআনের তাফসির করি কোন সুরার তাফসির করেন আপনি যে নাচের তাফসির করি কুলাউ যে রব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে মেনসারুল ওয়াসওয়াসিল খান্নাসে সবাই তো নাচে তাহলে আমি নাচবো না কেন তাফসির মৌলানা আবু তাহের বর্তমানে সাহেবের সাথে বাহাস এলমেল লাদুন্নিওয়ালার সাথে ল্যাংটা পুরা ল্যাংটা এলেম হাসেল করতে করতে মারেফত লাভ করতে করতে পৃথিবীর সকল কিছু সে জেনে ফেলেছে আল্লাহ হয়ে গেছে আনাল হক উনি যা আমি তা অহম ব্রহ্ম বলা হয় হিন্দু ধর্মে আমি ব্রহ্ম হয়ে গেছি মান্ত সুদাম তোমার সুদী তুমিও যা আমিও তাই ইয়াবুদিনী ও আবুদুহ ও আবুদিনী ও আবুদুহ ও আবুদুহ ও ইয়াবুদিনী মুনসুল হাজার কথা তিনিও আমার ইবাদত করেন আমিও তার ইবাদত করি আমি আমাকে চেষ্টা করি তিনিও আমাকে চেষ্টা করেন কেন তিনি আমি আমি তিনি একাকার হয়ে যায় সম্মানিত উপস্থিতি আল্লাহ আলাদা সম্পূর্ণ তিনি মাহবুদ তিনি খালেক আর আমি আবেদ আর আমি কি মাহলুক সম্মানিত উপস্থিতি আল্লাহর এলেম যতটুকু কোরআনের মধ্যে দিয়েছেন সেটাই শরীয়তের এলেম তার বাইরে কোন শরীয়তের এলেম নাই গোটা ল্যাংটা পীর সাহেব এসে উপস্থিত বর্তমানে সাহেব বলেন আমি জিজ্ঞাসা করলাম ওই ওটা কি বলে যে আলিফ তখন আমি বললাম আলেফের কয় নক্তা হয় আলেফের তো কোন নক্তা হয় না যে তোমার আলেফের নিচে যে দুই নক্তা যুবকের চাকরি আসে নক্তা হঠাৎ আলেফকে নোক্তা মুক্ত কর পরিষ্কার কর কয়ে হুজুর আসলে কিছুই জানি না আজকের মতো মাফ করে দেন দ্বিতীয় জন আবার দুনিয়ার সব কিছু জানে আসমান জমিনের সকল কিছু আমি জিজ্ঞাসা করলাম আরে গন্ধা আমি তো আল্লাহর কালাম পড়েছি তাফসির ইবনে কাসির পড়েছি কর্তবি পড়েছি আর কত তাফসির পড়েছি সহিহ বুখারী মুসলিম আমাদের নাসাই তিরমিজি ইবনে মাজা পড়েছি তুমি যে আসলে ভাস করে তুমি কি পড়ে কি জ্ঞান নিয়ে ভাস করতে এসেছো কয়ে আমার কাছে এলমে লাদুন্নি আছে আসমান জমিনের যত কিছু সব আমি মুহূর্তের মধ্যেই দেখতে পাই খুব ভালো কথা সব জানো যে সব জানে বলো তো তোমার পায়খানা রাস্তা লোম কয়টা বলো এরকম এরকম করে বলো এই যুবকেরা তোমরা রেডি হও শোন নিয়ে আসো কয় হুজুর একটা আয়না লাগবে ঠিক আছে আয়নাই দিলাম যাও আয়নাতে দেখে দেখে বলো কিন্তু যদি কম বেশি হয় সন্ধ্যা কিন্তু একটা একটা একটা তুলবে যুবকেরা তারপরে গুনবে যদি কম হয় তাও শেষা আর যদি বেশি হয় তাহলেও গুতা হুজুর আসলে কিচ্ছু জানি না আজকের মতো মাফ করে দুর্নি বলতে কিচ্ছু নাই আসমান জমিনের যত কিছু সব এক আল্লাহ আল্লাহ জানেন কেউ গায়েবের এলেম জানে না খুব অভিজ্ঞ চোর বলে দেবে আমার পকেটে কয় টাকা আছে অভিজ্ঞ ডাক্তার আগেই বলেছি না সিপাহি বলে দেয় যে তোমার এই এই রোগ হয়েছে এটার নাম কি গায়ে এলেন এটা অভিজ্ঞতা এটা গায়ে এলেন নয় এটা অভিজ্ঞতা আমাদের ছোটকালে ওই গোপালপুর হাট আমাদের বড় হাট গোপালপুরে তো একজন তখন তো পয়সা ছিল চল পয়সা অচল পয়সা ছিল অচল পয়সা পকেটে নেয়া সারাদিন ঘুরছে গোপালপুরে খুব গাছ কাটা মানে পকেটের পয়সা চুরি হইত সারাদিন ঘুরছে ঘোরার পরে তো তারপরে ভিড়ের মধ্যে গুদারা নায়ের মধ্যে উঠছে খেয়া নায়ের মধ্যে ওইটা গল্প করতেছে যে এই হাতে বলে এত পয়সা চুরি হয় সারাদিন পকেট ছেড়ে দেয় ঘুরলাম কোন চোর এত পয়সাটা নিতে পারলো না গুদার ওই মাথাতে কয় যে সাতবার দেখছি রে তোর পয়সা বাই করছি আর থুইছি তোর পকেটের মধ্যে অসল পয়সা নিয়ে এসে সাথে আর বেটা করছে কাজে ভাইও এগুলা হলো অভিজ্ঞতা এগুলা গায়েবের খবর নয় অভিজ্ঞ চোর বোঝে পকেটে কয় টাকা আছে অভিজ্ঞ ডাক্তার বোঝে যে রোগী কি হতে পারে আর নাম গায়েবের খবর নয় গায়েবের খবর হলো যা জানা সম্ভবপর নয় অদৃশ্য জগতের এক মুহূর্ত পরে কি ঘটবে সেটা যে বলতে পারে সেটা যিনি জানেন তিনি একমাত্র কে আল্লাহ শরিক মুরিদ যাচ্ছে পীরের বাড়িতে ওস্তাদের এই মাসে হলো পীর মুরিদের মাস গেলাম সেই পাবনার দিকে দেখে এনায়তপুর চলছে যদি দেখবার চাও খোদার নূর চলে যাও এনায়তপুর তাই না চলছে গেলাম সেই এর দিকে ময়মনসিংহের ওই দিকে চলছে শম্ভুগঞ্জ এই মাস আবার মানে এই মাসে আবার আরেকটাও চলছে এটা একটু পরে যদি সুযোগ হয় তাহলে বলছি সম্মানিত উপস্থিতি যাচ্ছে সব মসজিদে যাচ্ছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা আহাব বলে বেলাদিল আল্লাহ মাসাজিদ হা ইহুদি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন হে মোহাম্মদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা আল্লাহ নবী বলছেন আমি তো বলতে পারবো না ওহির আলোক ছাড়া জিবরিল আসলে জিবরিলকে আমি জিজ্ঞাসা করবো জিবরিল এসে গেছেন জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা উনি বললেন আমিও তো জানি না আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে হবে জিব্রাইল মুহূর্তের মধ্যে উদ্ধাকার চলে গেলেন আবার ফিরে আসলেন এসে বলছেন যে আমি আল্লাহর এত নিকটে এত কাছে চলে গিয়েছিলাম যে এক চেতে কাছে আর কোনোদিন যায়নি যে কত দূরে যে সত্তর হাজার পর্দার বাইরে প্রশ্ন করলাম আল্লাহর কাছে আল্লাহ বললেন আহাবুল বেলাদিল আল্লাহ মাসাজিদ হা সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে হলো মসজিদগুলো মসজিদ নিয়ে আপনাদের মসজিদ আলোচনায় ঢুকিনি আজকে যেহেতু অন্য প্রসঙ্গে ছিল হাদিস একটু কমজোর কিন্তু প্রত্যাখ্যান ফেলে দেওয়ার মতো না আর সবচেয়ে খারাপ জায়গা হলো এখানে ওয়াজ মাহবিল চলছে এখন যারা দোকান পাটনা বসে আছেন এটা হলো সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট কাজটা করছেন আপনারা এমনিতে ব্যবসা বাণিজ্য করেন সে তো যায় করতেই হবে কিন্তু এত রাত করে এখানে ওয়াজ মাহফিল যারা ব্যবসা বাণিজ্য নিয়ে এখনো ব্যস্ত আছেন এটা হলো সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে খারাপ কাজ করছেন আপনারা এটা হাদিস দ্বারা প্রমাণিত এগুলা খারাপ কাজ সম্মানিত উপস্থিতি মসজিদে যাচ্ছে না সেখানে ইবাদত করছে না বাবা মার খেদমত করছে না ওয়াতুল মালালা আল্লাহর মোহাম্মদে যারা ইতিমকে দেয় মিসকিনকে দেয় তারপরে কাঙ্গালকে দেয় দুস্থকে দেয় আর যারা বাবা মার সেবা করে যারা পাড়াপড়শিস খোঁজ খবর নেয় কোরআনে আছে এগুলার আর কথা আর ওরা যায় মাজারে পীর সাহেবের কাছে ওরা মসজিদে যায় না যায় কবরে কোথায় আল্লাহর শরীয়ত কোথায় আল্লাহর কালাম আর কোথায় রাসুলের হাদিস এগুলো কিসের মুসলমান মুসলিম সমাজে বসবাস করার যোগ্য এরা নয় সম্মানিত উপস্থিতি যাচ্ছে হুজুরের বাড়িতে নিয়ে যাচ্ছে কাঁঠাল পাকা কাঁঠাল রাস্তায় কান্দে করে নিয়ে যাইতে যাইতে তো রাস্তার মধ্যে রেখে গাছতলা একটু জিরাইতেছে এই মুহূর্তে কুত্তায় আরামসে খাইতেছে খায়া খায়া শেষ করে মাঝখানে আমরা কই কে এইটা গোপালপুরে আপনারা কি কন হ্যাঁ। এইটা কন ওইটুকু রায় খা কুত্তা বিদায় ওইটুকু নেই এখন হুজুরের বাড়িতে যে হাজির হুজুর বলছে এই কি বেয়াদবি কি করছো তুমি বেয়াদব কোথাকার মাঝখানে কাঁঠাল কোথায় বাজায় হুজুর আর কত খেলা দেখাবেন আপনার জন্য কাঁঠাল নিয়ে আসতেছি এটা কি কুত্তায় খাইতে পারে নাকি আপনি স্বয়ং কুত্তা সেজে যায় খাই আসছে তাদের খেলা তারাই বোঝে আমরা কিছু বুঝি না হাই রে মনের বেদনা লাইন ছাড়া গাড়ি চলে না লাইন লাইন ছাড়া গাড়ি চলে না সম্মানিত উপস্থিতি এই হল আল্লাহর এলেম যে এলেম কারণায় গায়েব যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আর আল্লাহর সামনে কেউ সুপারিশ করতে পারবে না কেয়ামতের মাঠে আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশও করতে পারবে না না পারবে আমি দেখলাম সেদিন কোথায় কে একজন আমাকে শোনাচ্ছে দক্ষিণবঙ্গে বলতেছে পিস সাহেব যে নৌকা নেয়া হুজুর দাঁড়ায় থাকবেন কলার ভেলা নেয়া কেয়ামতের মাঠে তার হুজুর সব মুরিদদেরকে নেয়া জান্নাতের মধ্যে ঢুকে পড়বেন উত্তরবঙ্গে শুনলাম যেহেতু ওই দেশে নৌকার প্রচলন ওদের কাহিনী ওইভাবে উত্তরবঙ্গের ও কি গাড়ি আলো ভাই মোষের গাড়িতে করে পীর দাঁড়ায় থাকবেন পিসাব তিনি মোষের গাড়ি নেয়া <laughs> মুরিদদেরকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকা পড়বেন কেয়ামতের মাঠ এমন একটা মাঠ কঠিন মাঠ বিপজ্জনক মাঠ বিচার হচ্ছে না ইহুদিন আসা খ্রিস্টান হিন্দু মুসলিম ধর্মীয় অধর্মীয় যত কিছু আছে কোটি কোটি মাখলুকাত মানুষ জিন কেয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক বিচার করছেন না বিচার হচ্ছে না সবাই যা উপস্থিত হবে বাবা আদমের কাছে বাবা আপনি তো আমাদের বাবা আপনাকে আল্লাহাক দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সকল কিছু সৃষ্টি করেছেন কি বলে কুন বলে আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে তার নিজের দুই হাত দিয়ে সম্মান করে মহা সম্মানিত আমরা আমাদের কিন্তু কুন বলে সৃষ্টি করেন নাই আমাদের বাবাকে সৃষ্টি করেছেন কি বিয়া তাই যা ইবলিশ তোমাকে কে নিষেধ করলো ওই আদমকে সৃষ্টা করতে যে আদমকে আমি নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছি আমাদের একদল আছেন বলে কুদরতি হাত কুদরতি হাত না আসল হাত এমা আবু হানিফা বলেন তার আলফে কোন আকবরের মধ্যে ولا نقول يده قدرته فنقول من المعتزلة والقدرية আমরা কখনো বলবো না যে আল্লাহর হাত কুদরতি হাত তাহলে আমরা মোতাজেলা হয়ে যাব কাদারে হয়ে যাব আল্লাহর এই বান্দারা আল্লাহর কালামও মানেন না রাসুলের হাদিসও মানেন না হানাবি দাবি করে এনারা ইমাম আবু হানিবার মতো মানেন না নিজেদের একটা গুমরাহি পথ ভ্রষ্টতার মত মেনে ওয়াজ মাহবিলে তাপসিলে মাহবিলে বলেই চলেছেন কুদরতি হাত কুদরতি হাত কবে যে বলা শুরু করবে কুদরতি আল্লাহ আল্লাহ নাই তাহলে কি কুদরতি আল্লাহ আল্লাহর হাত হইতে কোনো সমস্যা আছে আল্লাহ থাকতে কোনো সমস্যা আছে আল্লাহ কেমন প্রশ্ন আপনার আল্লাহ কেমন আল্লাহ আল্লাহর মতো আমি জানি না সেই তিনি তার মতোই তিনি শুনেন দেখেন আমরা কিছুই জানি না তিনি কেমন আল্লাহর হাত আছে আল্লাহর হাত কেমন আল্লাহর জন্য যা শুভনীয় তার হাত ওইভাবেই বলবে তাহলে মানুষের হাতের মতো তো হতে পারে কিভাবে হবে বিড়ালের হাত দেখছেন কয়াঙ্গুল নখ আছে কি নাই মানুষের হাতের মতো না গরুর গরুর পা দেখছেন গরুর পায়ের মাঝখানে ফাটা আছে না নাই ঘোড়ার পায়ের মাঝখানে ফাটা আছে না নাই মুষের সিংহা দেখছেন লম্বা নয় গরুর সিংহা কি হাঁটো ছাগলের সিংহা হরিণের ডালের গাছের ডালের মতো একটার সাথে একটার কোনো মিল আছে তাহলে আল্লাহর হাত কেমন পা কেমন সেটা সৃষ্টি জগতের সাথে তুলনার কোন অবকাশ আছে নির্বোধ বেউকুপ থাকার সৃষ্টি জগতের এক সৃষ্টির সাথে আরেক সৃষ্টির মিল নেই এক সৃষ্টির হাতের সাথে আরেক সৃষ্টির হাতের মিল নেই এক সৃষ্টির পায়ের সাথে আরেক সৃষ্টির পায়ের মিল নেই আর তুমি নির্বোধের মতো আল্লাহর সাথে তুলনা দিচ্ছ তার সৃষ্টি জগতের তুমি একটা বেউকুপ থাকার সম্মানিত উপস্থিতি আল্লাহর মতো কিছুই নেই তিনি আছেন তিনি আরশের উপরে রয়েছেন তিনি সব জানেন তার সামনে কেমতের মাঠে বাবা আদমকে গিয়ে সবাই বলবে আপনি একটু সুপারিশ করুন আদম বলবেন যে আমি ভুল করেছি জান্নাতে ভুল করেছি আমি আল্লাহর সামনে যেতে পারবো না নু আলাই সালাতাম বলবেন পুত্রের জন্য অন্যায় ভাবে আল্লাহর কাছে আমি সুপারিশ করেছিলাম যে আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও একে পানিতে ডুবেও না আল্লাহ পাক যদি সেটা সেই অসন্তুষ্টির কথা বলে দেন ইব্রাহিম বলবেন মা কাদাবা ইব্রাহিম ইব্রাহিম বলবেন যে আমি পৃথিবীর বুকে তিনটা কথা ঘুরিয়ে বলেছিলাম আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে থাকেন ঈসা আলাইসালাম নিজের কোন দোষের কথা বলবেন না তিনি বলে দিবেন যে তোমরা মোহাম্মদের কাছে যাও গুফর আল্লাহ মা তাকার অতীতের যত গুণা ভবিষ্যতের যত গুণা সকল কিছু আল্লাহ যাকে মাফ করে দিয়েছেন এমন একটা ঘোষিত বান্দা আছেন তিনি হলেন মোহাম্মদ মোহাম্মদের কাছে যাও তিনি যদি পারেন আল্লাহ নবীর আল্লাহর সুপারিশ করবেন আমাদের নবী মোহাম্মদ আল্লাহ নবী মোহাম্মদের কাছে যায় যখন বলা হবে আল্লাহ সামনে সুপারিশ করুন আল্লাহ নবী বলেন আনালাহা আনালাহা আমাকে পাওয়ার দেওয়া আছে আমাকেই ক্ষমতা দেওয়া আছে I am empowered I am entitled আর কাউকে আল্লাহ পাকে এই ক্ষমতা দেন নাই আমাকেই সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহ নবী তখন গিয়ে সুপারিশ করবেন বিচার করা হোক আল্লাহ নবী বলেন আমি সিজদায় পড়ে থাকবো অনেকগুলা দোয়া আল্লাহ পাক শিক্ষা দিবেন তসবি শিক্ষা দেবেন আমার তো সেগুলো মনে নাই এখন আমি মুসলিমদের মনে নাই তা না আল্লাহ নবী বলেন যে আমি নিজে মনে করতে পারছি না আমি শেষ দায় পড়ে থাকবো শেষ দায় পড়ে পড়ে ওই দোয়াগুলো করতে থাকবো তারপরে আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ এর ফারাসা তুমি মাথা তুলো এসপা তো সফা সুপারিশ করো গ্রহণ করা হবে তুমি চাও তোমাকে এখন দেওয়া হবে আল্লাহ বলবেন যে আমি সারা পৃথিবীর সকল ধর্মের সকল অধর্মের সকল মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব এটার নাম সাফাতে কোবরা আল্লাহ নবীর সুপারিশের বাইরে পৃথিবীর কেউ যেতে পারবে না আল্লাহ নবী সকলের পক্ষ থেকে সুপারিশ করে বলবেন ই আল্লাহ তোমার সকল বান্দার বিচার তুমি করো আল্লাহ বলবেন তাহলে বিচার শুরু করে দিলাম এটার নাম সাফাতে কোবরা আর এনারা বলে যে আল্লাহর সামান দেনে পিসাব জান্নাতে ঢুকে দেবে যেখানে আদম থাও পান না যেখানে মুসা থাও পান না যেখানে ঈসা থাও পান না যেখানে কারো কোন নবীর কোন সাধ্য নেই তাও একমাত্র নবী মোহাম্মদ পারবেন কিন্তু আল্লাহর অনুমতি সাপেক্ষে মেন্দাল্লেজনি আল্লাহর অনুমতি সাপেক্ষে সাহস পাবেন কোথাকার প্রস্রাব এই পিসাপ নাকি কে আমাদের মাঠে বাঁচায় নেয় তার তরায় নেয়া জান্নাতে ঢুকাই দেবে মানুষ কি গাধা না পাগল মানুষ না পায়জামা তাই বলেন তো দেখি মানুষ যায় কবরের কাছে মানুষ যায় কবরের আল্লাহর ক্ষমতারা বুঝে না ওরে দুনিয়ার পিসাবেরা ওরে দুনিয়ার ফকিররা ওরে দুনিয়ার ঠাকুরেরা ওরে কবরের পূজারীরা ওরে কবর সাজেনে যারা খাচ্ছ তারা ও ভন্যেরা শোনো আল্লাহর মহা ক্ষমতা প্রসঙ্গে তোমাদের কোন ধারণাই নেই ওয়াল আর্দ জানিয়ান কব্দত মিয়ামাল কেয়ামা গোটা সাত আসমান কেয়ামতের দিন আল্লাহ এক হাতে নেবেন আরেক হাতে জমিন নেবেন আরেক রায় আছে দুই আঙ্গুলে নিয়ে নাচাবেন আর বলবেন আনাল মালিকুল ইয়ম আইনাল মুলুকুল আর্দ আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আমি পৃথিবীর সকলের ক্ষমতা আজকে কেড়ে নিয়েছি সকল রাজার রাজ করে ক্ষমতা কেড়ে নিয়েছি প্রেসিডেন্টের প্রেসিডেন্সি কেড়ে নিয়েছি সেনাপতির বেস কেড়ে নিয়েছি প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা কেড়ে নিয়েছি সব পৃথিবীর সকল আজকে আমি শেষ করে দিয়েছি ভাইয়া হুজ হুন্না আল্লাহ পাকে নাচাবেন আর বলবেন আনাল মালিকুলিয়ম আজকে আমি এক একচ্ছত্র মালিক আগেও ছিলেন এখন আমি সকলের মালিকানা কেড়ে নিয়ে ধুলিস করে দেয় আল্লাহ বলছেন মুলুকুল পৃথিবীতে সামান্য দিনের জন্য ক্ষমতা দিয়েছিলাম কত কেদানি কত চেদ্রানি কত পেদ্রানি এক একজনের বিজ্ঞাপনের মধ্যে শত শত নাম না দিলে সভা করতে দিবে না চেদ্রানি বাইকরা ফলাবে এই সকল বেহুদা কাজ ছাড়ো তোমরা বহু জায়গায় বলছি মুসলমানের সন্তান তুমি প্রশাসনিক কর্মকর্তারা মুসলমানের সন্তান একটা সভা করতে যে সাতবার ধর্ণা দিতে হয় একটা হিন্দু যদি যায় তার সভা করার জন্য ভারতে তার তো দ্বিতীয়বার দরখাস্ত দিতে হয় না তুমি ভাই প্রশাসনিক কর্মকর্তা হয়েছ তোমার কাছে দৈনিক জন্য বারবার তেল মারতে হবে কেন তুমি কেমন মুসলিম তুমি কোন মুসলমানের সন্তান আমার নাম বিজ্ঞাপন না দিলে সভা হতে দেব না তুমি মুসলমানের সন্তান না মোশ্রেক কাফের সন্তান হোয়াট ইজ দিস তোমার মাথার মধ্যে কি ঢুকেছে কি বুঝাতে চাও তুমি কেন এত অহংকার কেন এত গর্ব কেন এত কেদানি কেন এত নির্বুদ্ধিতার আচরণ করছে মুসলমানের সম্মান হয়ে সন্তান হয়ে এত নাম কেন একটা বিজ্ঞাপনে দিতে হবে ঘটেছে কি পাঁচ বছর আগে তো এইসব কুকর্ম আমরা দেখি নাই বন্ধ করুন এগুলা কেন এই নাম আমি বলবো যে যত নাম বিজ্ঞাপনে দেওয়া হয়েছে ইমাম সাহেবেরা ফজর রক্তে সবার নাম ধরে ধরে ডাকবেন যদি কেউ অনুপস্থিত থাকে জুমার সময় ডেকে না কানে ধরে উঠা বসা করাবেন বিজ্ঞাপনে নাম দেওয়ার সব তুমি ফজর রক্তে জামাতে নাই কেন বিজ্ঞাপনে নাম দেওয়ার সব ফজরে জামাতে নাই কেন বিজ্ঞাপনে নাম দেওয়ার শখ তুমি ফজরে রক্তে জামাতে নাই কেন এগুলা ছিল না এই দুর্বৃত্তায়ন করা হয়েছে কয়েক বছরের মধ্যে হ্যাঁ। স্থানীয় যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন চেয়ারম্যান মেম্বারকে বলবো এগুলা বন্ধ করে দিন টোটালি গ্রাম সমাজগুলাকে ধর্মীয় অনুষ্ঠানগুলাকে এভাবে কলঙ্কিত করার সুযোগ দিবেন না যারা চেয়ারম্যান আছেন তাদের অধিকার আছে তারা জনপ্রতিনিধি এমপি সাহেবরা জনপ্রতিনিধি সরকারি কর্তারা তারা জনপ্রতিনিধি এত আতি নেতা ফাতি নেতাতে আমার বিজ্ঞাপন ঘরে রাখতে হবে কেন তোমরাও সংশোধন হয়ে যাও তোমরা কি বুঝাতে চাচ্ছ এগুলা দিয়ে আমার রাগকে তোমরা রাগ হিসাবে নিও না নসিহত হিসাবে গ্রহণ করো এগুলা ভালো কাজ নয় এগুলা ভালো কাজ নয় সম্মান করতে চেষ্টা করো আল্লাহর কালামকে সম্মান করতে চেষ্টা করো রাসুলের হাদিসকে সম্মান করতে চেষ্টা করো একটা এতগুলা মানুষ কোন এক সবাই দেখলাম যে একাশি জন একাশি জন মানুষ সবাই কোথায় তোমরা কোথায় বিজ্ঞাপনে নাম দিয়ে জলসায় নাই কেন তুমি কোরআন শোনো না তুমি হাদিস শোনো না তুমি ইসলামের কোন বিষয়বস্তু তোমার কানে ভালো লাগে না খালি বিজ্ঞাপনে নাম দিতে ভালো লাগে ভাই কিছু মনে করো না দুই চার পাঁচ সাতজন যারা ভলান্টারি করেন যারা কাজ করেন যারা লেগে থাকেন তাদের একটা আলাদা বিষয় আছে কিন্তু এগুলা কি সময় তো উপস্থিতি আল্লাহবাক সারা পৃথিবীর সব কিছু কেড়ে নেবেন তুমি ভালো করে বোঝো তোমরা আমার উপর রাগ করো না আমি নসিহত করছি আমি হেদায়ত করছি আমি দৃষ্টি আকর্ষণ করছি কাজও হচ্ছে সারা বাংলাদেশে এখন কোটায় আসতেছে গা আলহামদুলিল্লাহ এক প্রান্ত এখন আর এই প্রশাসন কাছে বেশি ধর্ণা দিতে হচ্ছে না আলহামদুলিল্লাহ কড়া কড়া কথা অনেকেই বলছেন যে আমরা মুসলিম আপনিও মুসলিম হ্যাঁ যদি কোথাও সন্ত্রাসের সম্ভাবনা থাকে জঙ্গিবাদের সম্ভাবনা থাকে অবশ্যই আপনারা সেখানে ব্যবস্থা নিবেন প্রোটেকশন নিবেন সেটা বন্ধ করবেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সাধারণ দিনই জলসা আবার কোথাও কথা বলেন এইভাবে কথা বলতে হবে এইভাবে বলা যাবে না এটা আবার কোন কথা রে ভাই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে আপনি ডিরেকশন দিয়ে দেবেন এইভাবে বলবেন ওইভাবে বলবেন না আপনার রাজনৈতিক সবাই দাঁড়ায় যদি বলি রাজনৈতিক নেতা সাহেব আপনি এইভাবে কথা বলেন এইভাবে বললেন না আপনি মানবেন এখানে সাহেব গলা টিপে ধরতে চান কেন দেশটাকে মগের উল্লুক পেয়েছেন নাকি ভারতেও তো এটা নাই মুসলমানরা প্রকাশ্যে কথা বলতে পারে ভারতেও আইনের ব্যাপারে তারা চাপের মধ্যে রেখেছে গরু জবাই নিয়ে কিন্তু গোটা ভারতে মুসলিমরা লেকচার দেয় খোঁজবা দেয় আমাদের দেশের বক্তৃতা বক্তৃতা করে কেউ এসে গোয়েন্দাগিরি করে নাকি ধর্মীয় সভায় কেউ ডিরেকশন দেয় নাকি যা তা বলা যায় না তার বিরুদ্ধে কেউ কোনদিন একটু শব্দ করে না হুজুরা বলবে ও তো বলেন বলনে দিয়েছে বলতে দাও হুজুরা তো বলবেনি আর আমার সত্তর নব্বই ভাগ মুসলমানের দেশে আপনারা গলা টিপে ধরতে চাচ্ছেন হোয়াট ইস দিস ব্যক্ত বিরক্ত অতিষ্ঠ করে ফেলছেন আপনারা সরিয়ে দিন আমরা আপনাদের কেনা গরিব তারপরে যদি বেশি কথা কন জঙ্গিবাদের মধ্যে ঢুকাই দেবো একটা মহান নেতা গো তুমি তোমার আর খাইয়া কাম পাও নাই তুমি ভালো কাজ বোঝো না তুমি ন্যায় বোঝো না তুমি ভালো কাজ বোঝো না তুমি তোমার বাপের কাছ থেকে তোমার বংশের কাছ থেকে তোমার রাজনীতির নেতাদের কাছ থেকে তুমি তোমার শিক্ষকদের কাছ থেকে এই শয়তানিটাই শিখেছ ভালো কাজ শিখো নাই তুমি কি শিখেছ তুমি তাহলে এতদিন ওয়াজ শুনে এতদিন নসির শুনে মুসলিম সমাজে জন্মগ্রহণ করে কোরআন হাদিস পরে আর তোমার কথা ওটা না চললে তুমি জঙ্গিবাদ করে থানায় ঢুকাই দেবা কি মহান নেতা তুমি বন্ধ করো তোমার একলা সারা দেশে আলেমরা একাত্ম হয়ে এর বিরুদ্ধে মহা বিপ্লব শুরু করবে করা উচিত তবে রাজনৈতিক কোন দলের নাম নিয়ে আমরা কথা বলবো না ওই খারাপ কাজ করেছে এই ভালো করেছে একে ভোট দেন একে ভোট দেন এটা আমাদের কাজ নয় আমাদের নীতি কথা আমরা কোরআন হাদিস অনুযায়ী আমরা বলবো সেখানে আপনারা বাধার সৃষ্টি করবেন কেন আপনারা গাইডলাইন দেবেন কেন আপনারা বলবেন এতটুকু তো বলবেনই যে কোন রাজনৈতিক দলের নাম নিয়ে যেন কোনো কথাবার্তা না বলা হয় আমরা এখানে রাজনীতিও করতে আসি নাই ভোট ভোটেও করতে আসি নাই ইলেকশনও করতে আসি নাই কারো পক্ষ না আমরা কারো বিপক্ষ না আমরা আল্লাহর কালামের পক্ষে রাসুলের সোজা কথা সম্মানিত উপস্থিতি পরিস্থিতি পরিবর্তনের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ সরকারকেও ধন্যবাদ এখন চাপ কমিয়ে ফেলেছেন জঙ্গিবাদের একটা ব্যাপার ছিল তখন একটু টাইট দিয়ে ফেলেছিলেন অতিরিক্ত এখন আলহামদুলিল্লাহ সরকারের পক্ষ থেকে ব্যাপারটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে অনেকটাই কিন্তু স্থানীয়ভাবে কিছু কিছু নেতৃবৃন্দ কিছু কিছু হাতি নেতা পাতি নেতারা নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন আর কিছু নাস্তিক ঘেঁষা অফিসার টফিসার আছেন তারা সুযোগটা কাজে লাগাচ্ছেন না হলে সরকারের পক্ষ থেকে কোনো চাপ আসলে নাই এই পর্যন্ত চলে এসে যান হামদা দেশের পরিস্থিতি ভালোর দিকে কাজে আপনারা ভালোর দিকে নিয়ে যান আল্লাহ বহন করুন এই দেশের নব্বই ভাগ মুসলিমের এই দেশের উপরে সম্মানিত উপস্থিতি কেমতে দিন আল্লাহ পাক আঙ্গুলের উপরে নিয়ে আসমান জমিনকে নাচাবেন আর বলবেন আনাল মুলুক আনাল মালিকুল ইয়ম আইনা মুলুকুল অর্দ আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন অহংকারীরা কোথায় গর্বকারীরা কোথায় পিন পতনবদ নিরবতা কারো কোথাতে কোন আওয়াজ নেই সকল কিছু ধ্বংস হয়ে গেছে আল্লাহ পাকে জিজ্ঞাসা করবেন ওরে ও মালাকুল মৌদ কে বেঁচে আছে মালাকুল মৌদ বলবেন আল্লাহ আপনি আছেন আমি আছি আরসের বহনকারী এখন আছেন চারজন কেমতের দিন হবে আটজন ইসরাফিল আছে আর জিব্রাইল আছেন আর আছেন আল্লাহ বলবেন হামালতুল হে জিব্রাইল তুমি মরে যাও হে ইসরাফিল তুমি মরে যাও মিকাইল তুমি মরে যাও যাও তারপরে বলবেন কার কে বাকি আছে জিবরিল যে সব গেছেন আল্লাহ তুমি আছো আমি আছি আর আছে আরসের বহনকারীরা আল্লাহ বলবেন হালিয়ামত হামালাতুল আরস আরসের বহনকারীরা মরে যাও তারাও মরে যাবে এখন আল্লাহ পাকে জিজ্ঞাসা করবেন কে অবশিষ্ট আছো মালাকুল মৌত যাকে আজরাইল বলেন তিনি বলবেন হে আল্লাহ এখন শুধুমাত্র আমরা দুইজন আছি আল্লাহ রব্বুল আলমিন তুমি আছো আর আমি আছি আর কেউ নাই আল্লাহ বলবেন মালাক মালাকাল মৌত আন্তা খালকুন মিন খালকি ফালতা মৌত তুমি আমার সৃষ্টি জগতের একজন তোমাকে মৃত্যু কার্যকর করার জন্য দায়িত্ব দিয়েছিলাম আজকে তোমার দায়িত্ব শেষ ফালতা মৌত তুমিও মরে যাও কুল্লুমান আলাইহা ফান ওয়াবকা সব শেষ একমাত্র আল্লাহ থাকবেন তারপরে এই পরিস্থিতি সিম সাম অবস্থা তখন সর্বপ্রথম আল্লাহ কাকে সৃষ্টি করবেন ইসরাফিল আরেকটা ফুক দিবেন وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما سبحانه وتعالى عما يشركون ونفخ في السور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ পাক তখন মালাকুল ইসরাফিলকে সৃষ্টি করবেন তার সিঙ্গারে এসে আবার দাঁড়িয়ে যাবে সকল রুহগুলো যত মানুষ মারা গেছে তাদের রুহগুলো যত যত জিন মারা গেছে তাদের রোগ হলো যত গরু ছাগল মারা গেছে তার রোগ হলো যত জীবজন্তু মারা গেছে কোটি কোটি কোটি কোটি কোটি কোটি সব জড়ো করে দিয়ে সিংহার মধ্যে ঢুকে দেওয়া হবে ইসরাফিলের বলবেন এখন তুমি একটা ফুৎকার দিয়ে দাও ইসরাফিলের ফুৎকারের সাথে সাথে সব মারা গিয়েছিল সব জীবজন্তু শেষ হয়ে গিয়েছিল সেই ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে রুহগুলো ছড়ে যাবে যে মানুষটা কবরে ছিল কবরের মধ্যে রু ঢুকে যাবে যে মানুষটা মাছের পেটে ছিল ওইখানে রু ঢুকে যাবে যে মানুষটাকে সাপে খেয়েছিল সেইখানে ঢুকে যাবে যে মানুষটা পুরে ছাই হয়ে গিয়েছিল সেইখানে আত্মার ঢুকে যাবে যে মানুষটা পচে গিয়েছিল সেখানেও ঢুকে যাবে অ্যাক্সিডেন্টে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল সেখানে আত্মা ঢুকে যাবে কোন আত্মা ভুল করবে না কারি মজিবুর রহমান আত্মা মুসলিউদ্দিনের ভিতরে ঢুকবে না মসলিউদ্দিনের আত্মাও কারি মুজিবুর রহমানের মধ্যে ঢুকবে না ওনার আত্মা ওনার মধ্যে ঢুকবে না ওনার আত্মা ওনার মধ্যে ঢুকবে না নিখুঁত ভাবে নিশ্চিদ্র ভাবে নিশ্চিদ্র ভাবে ফুৎকারের সাথে সাথে যার যার রূপ ঠিক তার তার দেহের মধ্যে ঢুকে পড়বে তাজা হয়ে গে সব আবার ফায়দা হুম কেয়ামুয়ান কেয়ামতের মাঠে আমার সবাই তাজা হয়ে উপস্থিত হয়ে যাবে ক্ষমতা কার হাতে ভুল হচ্ছে কোথাও কি মনে করেছেন আল্লাহ ইনি তো আল্লাহ আসমান থেকে জমিন থেকে কে রেজেক দেয় আল্লাহ রেজেক দেন আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ তদ্বিরকারী চন্দ্র সূর্য যেভাবে ঘুরছে আল্লাহ বলেন চন্দ্র সূর্য পৃথিবী নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়ায় চন্দ্র সূর্যকে ধরতে পারে না সূর্য চন্দ্রকে ধরতে পারে না রাত দিন রাতের আগে আসে না রাত দিনের আগে আসতে পারে না যেখানে এখন সূর্যটা আছে যদি দুই এক ইঞ্চি নিচে নেমে যায় পৃথিবী উত্তপ্ত হয়ে বরফ বলে সারা পৃথিবীতে বন্যা হয়ে যাবে আবার যদি একটু উপরে উঠে যায় পৃথিবী ঠান্ডা হয়ে বরফে জমে যাবে ঠিক জাগা মতো সূর্য তার গতি মেপে চলছে কে করছেন এগুলা খালি তো বসে থাকেন চিন্তা করেন কখনো আধি আমি অথম চিন্তা করি বুঝতে নারি ভাবতে ভাবতে কাটাই বেলা মাবুদ তোমার সাত আসমানে সাত জমিনে কতই কর্ম কতই কর্ম কতই সৃষ্টি কর্মশালা আমি অধম চিন্তা করি বুঝতে নারি ভাবতে ভাবতে কাটাই বেলা আমি ভাবি শুধু বসে বসে আকাশে কি হয় জমিনে কি হয় জীবজন্তুতে কি হয় ফেরেস্তাদের কি হয় জান্নাতে কি হয় জাহান্নামে কি হয় ভাবতে ভাবতে আমার জীবন যায় কিছুই বুঝি না কিছুই বুঝি না বুঝতে পারি না একটাই শুধু বুঝি আল্লাহ তুমি নিজ করো নাই দয়া করে এই গুণাগারকে ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে তুমি তোমার নিজ দায়িত্বে নিজ গুণে শুধুমাত্র আমাকে জান্নাতটা দিয়ে দিও তাছাড়া আর বুঝা লাভ নাই বুঝা কি করবো কি বুঝবো কিছুই বোঝা আসাধ্য ক্ষমতা আমার নাই ইনি হলেন আল্লাহ বুঝতে পেরেছেন আল্লাহ আর বেশি পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই না তিনি হাই চিরঞ্জিত আল্লাহ ছাড়া কেউ অমর আছে নবী মোহাম্মদ সাল্লাম মারা গেছেন না জীবিত আছেন কবরে জীবিত না মারা গেছেন মৃত দুই প্রকারের বিষয় দুনিয়াভি জীবন তার শেষ আলো বিপর্যকে জীবিত আলমে কবরের যে জীবন সেটা তার আছে পৃথিবীর জীবন তার আছে না পিস সাহেবের অমর তাই না কবর মাজার ওগুলার মধ্যে অমর তাই না আর করে কত কিছু কিন্তু আল্লাহ নবী কি পার্থিব জীবনের মৃত্যু তার হয়ে গেছে না হলে লক্ষ প্রায় সোয়া লক্ষ সাবে তখন জীবিত সোয়া লক্ষ সাবে মিলে তাজা নবী মোহাম্মদকে কবর দিয়ে দিবেন এটা সম্ভব বার চাকরি জীবনে তো জীবিত তো সাধারণ মানুষ আছে তবে নবীদের জীবন আলাদা তাদের দেহ মাটিতে খায় না সেটা অন্য বিষয় আরেকটু উন্নত মানের জীবন আল্লাহ নবীর যেহেতু তিনি নাবি রাসুল আর সাধারণ কবরের জীবন তো আমার আপনারও আছে আসসালাম আলাইকুম আহলাল কুবুর কেন বলেন কবরের মধ্যে জান্নাতের যে নেমত হয় বাবা মার মর্তবা বেড়ে যায় কবরের মধ্যে বাবা মা জিজ্ঞাসা করেন যে আমাদের মর্যাদা বেড়ে যাচ্ছে কেন ফেরেস তারা জবাব দেন যে তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে কাজেই তোমার মর্যাদা বেড়ে যাচ্ছে জুতার আওয়াজ শুনে মৃত্যু ব্যক্তি আর যদি কবরের জীবন না থাকে আপনার যারা পাপাচার করে কবরে যাবেন বা যেই হোক না কেন তার জন্য কতটা খাদেম নিয়োজিত আছে সত্তর থেকে নব্বইটা তিন দিন বিষাক্ত সাপ নিয়োজিত আছে তার একটা সাপ যদি পৃথিবীর বুকে একটা নিঃশ্বাস ছাড়ে পৃথিবী বিষাক্ত হয়ে যাবে মাটিতে ফসল ফলবে না তাই না যদি বুঝতেই না পারেন তাহলে ওটা ঠোকরাইতেছে কি করতে নাকির মন কাজে হাতুড়ি মারতেছে আপনাদের নাই বোঝেন এই শাস্তি হচ্ছে কিভাবে আপনাদের নাই বোঝেন জান্নাতের নিয়ামত যেটা আকাশ থেকে আসতেছে সেটা আপনি বুঝবেন কি করে কোনো না কোনো ধরনের জীবন তো সেখানে আছেই কিন্তু আমরা দেখতে পাই না নবী জীবিত ঠিক আছে কিন্তু ওই জীবিত না যে কুমিল্লা এলাকায় দুই দিকে চেয়ার থাকে মাঝখানে একটা বিরাট চেয়ার ফাঁকা থাকে তারপরে যখন সুর দেবে আল্লাহ আলা পড়তে পড়তে আল্লাহ নবের নুরু মদিনার থেকে এসে উপস্থিত হয়ে চেয়ারে বসে তখন হুজুর দেখতে পান উনি বলেন যে কুমু কুমু তোমরা দাঁড়ায় যাও আল্লাহ নবী রুহ উপস্থিত হয়ে গেছে এটা হলো চিরঞ্জীব কে একমাত্র আল্লাহ ওয়াহদাহু লাহ হলেন চিরঞ্জীব তাছাড়া কোন চিরঞ্জীব নাই একটা কথা বলে এখন না বলতে তাহলে সব কে করেন আল্লাহর পরিচয় সামান্য দিলাম আমি এখন আপনার পরিচয় কি আপনার পরিচয় কি আল্লাহর সাথে পরিচয় কি আপনার আপনি আল্লাহর বান্দা ঠিক কথা বলেছেন প্রশ্নোত্তর রাইট তিনি তো সব করেন তিনি রব সম্পূর্ণ নিরানব্বই নামের ব্যাখ্যা করা তো সম্ভব না তাই না নিরানব্বই নামের কয়টা হাদিস আসছে কোরআনে আসছে কয়টা কালিয়া করে বলেছিলাম ভুলে গেছেন তাই না কয়টা একাশিটা আর বাকি থাকলো কয়টা একাশিকে উল্টান আঠারো একাশি আর আঠারোতে কত হইল নিরানব্বই কোরআনে একাশিটা আর হাদিসে কি আঠারোটা আমার ওস্তাদ মোহাম্মদ সালে আল হোসাইমিন হিসাব করে গুছিয়ে দিয়েছেন আমিও সেটা আরবিতে সুন্দর করে রেখে ইংরেজি বাংলায় অনুবাদ করে একটু প্রিন্ট করে রেখেছে কিন্তু অলসতার কারণে মনেও থাকে না না হলে প্রিন্ট করে আপনাদেরকে কিছু কিছু দিলে আপনারা উপকৃত হতেন যেহেতু আল্লাহ নবী বলেছেন যে কেউ গণনা করবে পড়বে সে জান্নাতে যাবে সহজ একটা তরিকা যদি দিতে পারতাম আমি ভুলে যাই খালি ভুলে যাই আপনার পরিচয় কি আল্লাহর সাথে প্রধান পরিচয় মোয়াজ রাজি আল্লাহ তালা হাদিসটা পড়েই আমি আমার বক্তব্য গুটিয়ে নিয়ে আসি ইনশাল্লাহ আল্লাহ নবীর পিছনে মোয়াজ রাজি আল্লাহ তালন বসে আছেন গাধার পিঠে সবচেয়ে নিম্নমানের যানবাহনকে আরবে বলেন তো হ্যাঁ বাংলাদেশে কি এখন সাইকেল আগের যুগে তো ছিল অভিযান তখন তার গাড়ি কিচ্ছু ছিল আমরা যখন ঢাকায় পড়ি তখন প্রাইভেট কার বলতে ঢাকা ইউনিভার্সিটি একটা ছিল ভাইস চ্যান্সেলার বিচারপতির একটা ছিল প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর একটা দুইটা পুরা ঢাকায় প্রাইভেট কার ছিল সর্বমোট হয়তো পনেরোটাতে বিশটা আচ্ছা আমরা দেখেছি ছোটকালে ইসের প্রাইভেট কার কোথায় পাবে ছিল আর গ্রাম এলাকায় যদি একটা সাইকেল কিনতে পারতো কেউ ফিলিপস কিংবা আরেকটা কি হারপুলিস হারপুলিস আরো পরে আচ্ছা ফোনে আরো পরে আরো পরে হ্যাঁ না ফিলিপস এর আগে আরেকটা কি গাড়ি ছিল একটা ছিল চাইনিজ একটা খাটো ধরনের আর একটা ফিলিপস ছিল একটা লম্বা ধরনের আচ্ছা এই দুইটা সাইকেল ছিল তার আগে চালাইতো মানুষ ঘোড়া ঘোড়ার পরে সাইকেল ভাবপুরি ভাব অমুকে সাইকেল কিনছে গো কলকাতা থেকে আনাইছে আচ্ছা ঢাকা থেকে নিয়ে যেত আগে আর এখন সাইকেল কি সবচেয়ে নিম্ন মানের যানবাহন সবার ঘরে একটা মোটর সাইকেল আছে আবার ঢাকার শহরে আমি যখন মোটর সাইকেল কিনতে চাইলাম কিনেছিলামও যে না যুবকেরা চালায় আর তোমার এই বয়সে যদি তুমি মোটরসাইকেল ঢাকার সরে চালাও মানে সে বলবে এই লোকটাকে মাথা খারাপ হয়ে গেছে বুড়া বসে ফালতু হয়ে গেল হাইটা যাও তাও ভালো কিন্তু মোটরসাইকেল চালাইতে দেয় না এসে বদনাম করবে যুগের প্রেক্ষাপট পার্থক্য সবচেয়ে নিম্নমানের যানবাহন আল্লাহ নবীর যুগে গাধা গাধার পিঠে মোয়াজকে আল্লাহ নবী বসিয়েছেন বসে ডাক দিচ্ছেন মোয়াজ মোয়াজ বলছে লাভবাই অসাদেক আমি হাজির কি খেদমত করতে হবে কতটুকু দূরত্ব গাদার পিঠে মোয়াজ পাশাপাশি তারপরে আল্লাহ নবী এমন ভাবে ডাক দিচ্ছেন মহাজ শুধু চমকে উঠছেন এত জোরে আল্লাহ নবী রাখছেন কেন আমি তো পাশে হ্যাঁ, মোয়াজ লাভবাইক আমি উপস্থিত আপনি কি চান বলুন কোন খেদমত করতে পারি আল্লাহ নবী চুপ আবার একটা ডাক দিলেন মহাজ আমি হাজির আমি উপস্থিত কি খেদমত করতে হবে আপনি বলুন কি করবো আল্লাহ নবী চোখ তৃতীয়বার বাপের নাম শুদ্ধা ডাক দিলেন হে জাবালের পুত্র মোয়াজ আমি তো আরো ভয় পেয়ে গেলাম মোয়াজ আমি উপস্থিত আমি হাজির কি বলার বলুন বলছে আতাদ্রি মা হাকুল্লাহ আলালিবাদ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি আল্লাহর রাইট কি আল্লাহকে কি দিতে হবে বান্দার জানা থাকলেও তিনবার আল্লাহ নবী এত জোরে আওয়াজ করে প্রশ্ন করার পরে কে আর বলার মতো সাহস থাকে নাকি মানে আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ তার রাসুলি ভালো জানেন শোনো এতক্ষণ তো আল্লাহকে তার পরিচয় দিলাম আপনার পরিচয় হলো কি বান্দার হক আপনার পক্ষ থেকে আল্লাহর এবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না শুধুমাত্র এবাদত না কিন্তু কি ধরনের এবাদত সেরেক বিহীন এবাদত কি ধরনের এবাদত বেদাত বিহীন এবাদত বেদাত বিহীন সুন্নত সেরেক বিহীন তৌহিদ আল্লাহর এক আল্লাহর ইবাদত করবে সেরেক করবে না খালি ইবাদত করলে হবে না সেরেক মুক্তে বাদত আর তারপর জিজ্ঞাসা করলেন ওমা হাক্কুল্লাহে আলালে বাদ ওমা হাক্কুল ইবাদ আল্লাহ বান্দার অধিকার কি আল্লাহ বান্দার কি আসলে অধিকার আছে মানে বান্দা আল্লাহর কাছে কি চাইতে পারে এর বিনিময়ে উনি বললেন আল্লাহ রাসুল আলাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন আল্লাহ রাসুল বললেন শোনো জান্নাতের গ্যারান্টি আল্লাহ এখানে আল্লাহ তিনি শাস্তি দিবেন না যদি আল্লাহর সাথে কেউ সেরেক না করেন কিন্তু জান্নাতে ঢুকাবেন এটা কিন্তু পরিষ্কার করে বলা হলো না এখানে শুধুমাত্র শাস্তির থেকে রক্ষা পাবে যদি তুমি সেরেক না করো জান্নাতে দেওয়া না দেওয়া এটা আল্লাহর খাস রহমত বুঝতে পেরেছেন আপনার কর্তব্য আপনাকে আল্লাহর পরিচয় দিলাম আপনি এখন নিজের বান্দার পরিচয়টা নিয়ে নেন একটা আয়াত একটা হাদিস বলে আমি গুটিয়ে নিয়ে আসছি রাত্রের অন্ধকারে অনেক সময় আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ বসেই আছেন আল্লাহ পাক আমাদের মাঠে আমল নামাগুলা ছড়িয়ে দিবেন আমল নামা ভুল করবে যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে তারা তো পেয়েছে না ভুল হয়েছে যারা ফেল করেছে তাদেরকে গোল্ডেন এ প্লাস দেওয়া হয়েছে কিনা গোল্ডেন এ প্লাস পাওয়ার যোগ্য তারাকে ফেল দেওয়া হয়েছে আমল নামাগুলো ছড়ে পড়বে কেউ এ আশা করবেন না যে আমল নামা ভুল করে কারি সাহেবের আমল নামা আপনার হাতে চলে যাবে আর আপনার আমল নামাটা কারি সাহেবের হাতে চলে যাবে এই আশা করেন না আপনারটাই আপনার হাতে যাবে ভুল করবেন আমল নামা কোটি কোটি আমল নামা ঠিক ডান হাত বাম হাত চেলে নেবে আল্লাহ পাক নিয়ে যাবেন আড়ালে এটার নাম হলো কি নাসার তারপরে হলো বিচার বিচার করবেন আল্লাহ পাক আসলে রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহে না তব ক্ষমা চাহে তব দয়া চাহে এ গুনাগার আল্লাহ করোনা বিচার নজরুল ঠিক বলেছেন আল্লাহ আল্লাহ নই বললেন যাকে কেয়ামতের মাঠে খুঁটে খুঁটে বিচার করবেন আল্লাহ পাক সে ধ্বংস হয়ে যাবে মা আয়েশা প্রশ্ন তুললেন কেন আল্লাহ বলেছেন না ফাসাফাই হাসাবো হেসাবাইয়া সিরা আল্লাহ সহজ হিসাব করবেন আল্লাহ বলেন সহজ হিসাবে করবেন না আল্লাহ মাফ করে দেবেন শুধুমাত্র ইন্দাবাজানে কাল আরব আমল নামার ডান হাতে দিয়ে আল্লাহ পাক আড়ালে নিয়ে যে শুধুমাত্র আমল নামার দেখে দিয়ে মাফ করে দেবেন আল্লাহ পাক আসলে বিচারই করবেন না সহজ বিচার এটা বিচার না এটা হলো আল্লাহ আরব খালি দেখিয়ে দিবেন আল্লাহ পাক বান্দার বিচার হলে বান্দা বাঁচবে নাকি বান্দাকে আড়ালে নিয়ে যাবো বান্দা দয়া করে তো তোর ডার হাতে আমল নামাটা দিয়েছি তুই তোর খাতাগুলা দেখ তো তুই মাপের যোগ্য কিনা ডান হাতে আমল না হওয়ার যোগ্য কিনা বান্দা ভিতরে যায় দেখে হায় হায় সর্বনাশ এত পাপে ভরা আমার হাতে আমার ডান হাতে আমল না পড়লো কিভাবে আল্লাহ বলবেন যে চিন্তা করিস না আর ভয়ের কারণ নাই প্রশ্ন করছি ভয় বাঁচতে বান্দা আমি তোরে ক্ষমা করে দিয়েছি এখন বান্দা সাহস পেয়ে যাবে আল্লাহ অমুক দিন যে পাপ করেছিলাম সেটা খাতার মধ্যে দেখতাছি না নিজের থেকে এখন আবার আলানি দেওয়া শুরু করছে আল্লাহর সামনে অমুক দিন যে একটা মেয়ের গায়ে হাত দিয়ে ফেলাইছিলাম দেখতেছি না যে অমুক দিন যে একটু বিড়ি গাজা খাইছিলাম এটা দেখতেছি না অমুক দিন যে নামাজ বাদ দিছিলাম হঠাৎ করে এটাও যে দেখতেছি না ঘটনা কি আল্লাহ বলবেন এ বান্ধা সিরাফর কান করিস না ইল্লামান তাবা ওয়া আমানা وعمل صالحا اولئك يبدل الله سيئاتهم حسنات যারা গুনাহ করে তওবা করে ঈমানটাকে আবার রিনিউ করে নবায়ন করে সৎ কাজ করে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তাদের পাপগুলোকে খাতার থেকে শুধু মিটিয়ে দেন না সেই জায়গায় আবার নেকি দিয়ে পুরা করে দেন ভরে দেন বান্দা তোর গুনাহ শুধু আমি মাফই করে নাই গুনাহ মিটিয়ে দেয়া সেখানে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি কাজেই তুই তোর গুনাহ খুঁজে পাইতেছিস না তবা করুন রাত অনেক এখন তবা করার সময় না সুনিয়াম বোকা মানুষেরা ঘুমিয়ে গেছে তারা পড়ে আছে বুদ্ধিমান মানুষ যারা তারা রাত্রি জাগরণ করছেন ইনশাআল্লাহ এখন তো ঘুমাতে যাবেন তাই না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন কিভাবে ঘুমাবেন কোন কাইতে অজু অবস্থা না বেঅজু অবস্থায় হ্যাঁ কষ্ট হবে তাই না বয়স যত বাড়ে কষ্ট তত কমে রে আল্লাহর বান্দারা বয়স যত বাড়ে কষ্ট তত কমে আল্লাহর ভয় তত বাড়ে মৃত্যুর ঘুম হলো মৃত্যুর খালাতো ভাই আজকে যেহেতু আমাদের প্রধান বক্তারা ঘ্যা অনেক রাত্রি করিয়ে দেয় কাজে আমি ঘুম পাড়াই যাই মানুষের সব জায়গায় ঘুম পাড়ায় তারপরে বক্তৃতা শেষ করি শুইতে যাবেন মশারি আছে তো ঘরে কি কারণে মশায় কামড় দিবে এই ভয়ে তাই না মশার কামড় ওই যে সত্তর থেকে নব্বইটা লাগানো আছে কবরের মধ্যে খেদমতের জন্য মশার কামড় কি ওই রকম ওই রকম বিষাক্ত মশারি খাটাইলেন বাতিটা নিভেলেন শুইলেন এখন একটু কবরের চিন্তা হয় মাঝে মাঝে হয় আলহামদুলিল্লাহ এটাও ভালো টিভিতে সাইরা দিচ্ছেন ভারতীয় সিরিয়াল চলছে ওর সাথে বেহুদা কথা বলছেন বিড়িটা টানতেছেন বাথরুমে গেছেন ঠান্ডা পানির জন্য আপনি ওই লজ্জাস্থানটা পানি দেওয়া ধন নাই কোন রকম ওই অবস্থায় চলে এসে শুয়ে পড়ছেন নাপাক অবস্থায় গরু ছাগলের মতো শুইলেন কখন জাগবেন তার ঠিক নাই সারা রাত মুখের মধ্যে নাকের মধ্যে শয়তানে পেশাব করতেছে হাদিসের কথা বলছি যে কয়জন আছেন এই কয়জনের আমল যদি একটু উন্নতি হয় আলহামদুলিল্লাহ ওয়াজ কাজে লাগবে না হলে ওয়াজ করে লাভ কি তাই না ইনশাল্লাহ কাজ হবে বলে আমার ধারণা ইনশাল্লাহ কিছু কিছু হচ্ছে না তাহলে আমারই উন্নতি হইতেছে না <laughs> মানুষের উন্নতি হইতেছে যথেষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা শুইতে গেলেন শুইলেন কবরের কথা চিন্তা করবেন সাপের কথা চিন্তা করবেন অন্ধকারের কথা চিন্তা করবেন একাকিত্বের কথা চিন্তা করবেন জানালা নাই দরজা নাই আলো নাই পৃথিবীর সকল জায়গার থেকে সকল খবর আসে কবর থেকে কোনো খবর আসে না চিঠি আসে না কেমন আছে কেউ জানতেও পারে না ওইটাকে একটু চিন্তা করেন যে আমি এখন শুতে গেছি অন্ধকারে আমি যখন এখন ঘুমটা হলো মৃত্যুর খালাতো ভাই কবর হিসাবে ঘুমে মরে গেলেন আখেরাতে চলে গেলেন দোয়া পড়লেন আল্লাহ বিস্মিকা আমুতু আহিয়া বিস্মিকা রব্বি ফলি দাম্বি হে আল্লাহ তোমার নামে মরি তোমার নামে বাঁচি আল্লাহ বিস্মিকা আমুতু মরি ওয়াহিয়া বাঁচি বিস্মিকা রব্বি হে আমার রব তোমার নামে ফলি দাম্বি এই অবস্থা যদি আমার মৃত্যু হয় আল্লাহ আমি যেন নিষ্পাপ অবস্থা আমার মৃত্যু হয় হয় আমার গুণা তুমি মাফ করে দিও ঘুমের থেকে জেগে উঠলেন দোয়া জানা আছে তো সে আল্লাহর প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে পুনর্জীবিত করেছেন বাহাদামা আমাতানা মরার পরে কিন্তু এইটাই শেষ জীবন না ওয়াইলে হিন্দুসুর মরতে হবে একদিন দুই দিন চার দিন এক বছর দুই বছর বাঁচার পরে তারপর কি করতেই হবে আল্লাহর দরবারে হাজিরা দিতেই হবে এই হলো আপনার দোয়া অজু করে শুবেন যারা অজু করতে না পারেন ঠান্ডা পানিতে গরম পানিতে অজু করবেন কমপক্ষে তাইয়া মুম করে শুবেন কোন কাতে ধান কাতে শুবেন আবার কেন না দাঁড়াইলে আল্লাহ ভাই শুনলে মোহাম্মদ ভাই এটা আলে দুই পা হলো লাম এটা হলো হা দাঁড়াইলে আল্লাহ ভাই আর শুইলে কি মাথা হলো মিম এটা হলো হা দুই হাত হলো মিম আর দুই পা হলো দাম দাঁড়াইলে আল্লাহ ভাই মহিলে মোহাম্মদ ভাই ওই নিয়ে আজকে আমি আলোচনায় গেলাম না কালকা রাত্রে ডক্টর মুজাফর সব ফিরতেছি ওই এলাকা দিয়া হায় রে হায় মানুষের কি উথাল অবস্থা তারপরে উঠতেছে বসতেছে দৌড়াইতেছে পোটলা পাতলি নেই ঠান্ডার মধ্যে কোথায় শরীয়ত কোথায় দিন কোথায় বিধান কোথায় বাড়িঘর ডক্টর মুস্তাফিজে পড়লাম ছোটকালে আমি কোনদিন বাইস্কোপ দেখি নাই কিন্তু সিমলা হাটে দেখতাম আমাদের বাইস্কোপ দেখায় দেখেন দাদু নজর করে নজরেতে খেয়াল করে কি চমৎকার দেখা গেল আমি বললাম মুজাফর দেখো লক্ষ লক্ষ মানুষের কি চমৎকার দেখা গেল দিন কোথায় শরীয়ত কোথায় হাদিস কোথায় কোরআন কোথায় ওরা করতে সেটা কি দেখো চেয়ে দেখো বাইস্কোপ দেখো ভাইরা হয়তো নারাজ হবেন রাগ হবেন আল্লাহর বন্দারা কোরআন এবং সহি হাদিস অনুযায়ী চলেন রাত্রে যখন শুবেন অজু অবস্থায় শোবেন আল্লাহ নবী বললেন ও বারা ইবনে আজেব সহি মুসলিমের হাদিস কেতাব দাওয়াতে তুমি যখন শুবে অজু করবে অজু করে ডান কাতে শোবে ডান কাতে শোয়ার পরে সাতটা কালেমা বিশিষ্ট একটা দোয়া আছে আসলাম তো ইলাইক ওয়া ফাওয়াতু আমরি ও আল জাত আলজাতু জাহরি ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজাল ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা এই দোয়া পড়ে তুমি শও এই ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি মুত্তা আলাল ফিতরা নব্য সদ্য প্রসূত মায়ের যে বাচ্চা ওই বাচ্চা যেমন নিষ্পাপ ওই রকম নিষ্পাপ অবস্থায় তোমার মৃত্যু হবে খালি সুবাহান আল্লাহ পড়েন না আলহামদুল্লাহ পড়েছেন ভালো কথা লিখে নেবেন দোয়াটা প্রতিদিন রাত্রে দেখে দেখে পড়ে তারপরে শুনবেন মনে থাকবে তো দোয়াটা মনে আছে ব্রেন অন্য জিনিস বারা আজেব রাজিল্লাহ বলছেন ইয়া রাসুল্লাহ দোয়াটা শুনে দেই একবার শুনেছেন অনেকেই বলেন যে হাদিস তো তিনশো শতাব্দীর পরে সংকলিত হয়েছে এর মধ্যে সন্দেহ আছে আরে বেকুব আহম্মদ লিখিত আগে না মুখস্থ আগে মুখস্থ আগে আল্লাহ পাক এমন ব্রেন দিয়েছিলেন উম্মত মোহাম্মদকে আল্লাহ নবীর তো প্রসঙ্গে না আল্লাহ নবী তো আল্লাহকে তো আল্লাহ আল্লাহ নবীকে নিষিদ্ধ করে দিয়েছেন মুখস্থ করার চেষ্টাই করুন আমি তোমার আত্মায় ব্রেনে বসিয়ে দেওয়ার দায় দায়িত্ব আমার তুমি এত বীর বীর করে মুখস্থ করার চেষ্টা করো কেন না তো হার রেখে হেলে সানা কালে তা জানাবি ইন্না আলাইনা জামা কোরআন আল্লাহ নবী কথা আল্লাহকে বলে দিয়েছেন যে কিচ্ছু প্রচেষ্টা করবো না মুখস্থ করার এমনি সেটেল হয়ে যাবে আর সাহাবিদের ব্রেন এমন শুনেছেন মুখস্থ ব্রেনে মনে মগজে কোরআন মুখস্থ হাদিস মুখস্থ সব মুখস্থ লেখা তো হলে পড়ে যে বেউকুমরা বলে যে লিখিত আগে আহাম মক্কু থাকার তুমি জানো না সাহাবিরা মুখস্থ করেছেন তাবেরা মুখস্থ করেছেন তাবে তাবিরা মুখস্থ করেছেন ইমাম আহমদ রহম বলে একাই দশ লক্ষ আদেশের হাফেজ ইমাম বুখারি ছয় লক্ষ আদেশের হাফেজ এটা তার পরবর্তী যুগের কথা আর তোমরা লেখা নিয়ে ব্যস্ত আছো লেখা নিয়ে সন্দেহ প্রকাশ করেছো আল্লাহ নবী যা বলেছেন যেভাবে বলেছেন সেই আমি মুখস্থ এই পর্যন্ত যে কারি সাহেব জানেন আল্লাহ নবী যেভাবে কোরআন তালাত করেছেন আলিফুল্লা মাদ্দেল আজম কালমি মুসাক্কাল কোন জায়গায় হারফি মুসাক্কাল কোন জায়গায় এদগাম কোন জায়গায় গুন্না কোন জায়গায় মিমের মধ্যে অনেকগুলা কায়দা রয়েছে যেভাবে আল্লাহর নবী তেলাওয়াত করেছেন উচ্চারণ করেছেন আর সাড়ে চোদ্দশো বছর পর পর্যন্ত সাহাবি তাবি হয়ে তাবে তাবি হয়ে কারি মুজিবুর রহমান পর্যন্ত ঠিক সেইভাবেই পঠন হচ্ছে এবং সেইভাবেই উচ্চারিত হচ্ছে তোমরা লেখা নেয় কথা বলো মানে ভাইবনা আজেব বললেন ইয়ারসোল্লা শুনিয়ে দে তাও শোনা হো হো শুনিয়ে দিলেন কিন্তু এক জায়গায় অবে নবী কাল্লে যে আর সালতে এই জায়গায় বারায়বনে আজেব বললেন অবে রাসুল কাল্লে যে আর সাল এক জায়গায় শুধু তুটি হলো আল্লাহ নবী বললেন ভারত সব ঠিক আছে কিন্তু তুমি নবীর জায়গায় রাসুল করেছ নবী মোহাম্মদ নবী রাসুল না এই ভুলটুকু কি ভুল মারাত্মক কিন্তু আল্লাহ নেই বললেন এখানে সোয়াবের ব্যাপার আছে ফজিলতের ব্যাপার আছে তুমি ধোয়া করবে আল্লাহ কবুল করবেন আর বিতে না চলে বাংলায় বললে করবেন কিন্তু ফজিলতটা পাবে না এখন তো আমরা দোয়া করি যে না সালাম ফিরে একটা দোয়া জানি না সালাম ফিরে আয় কেউ তো রশি পাকায় কেউ তো আঙ্গুল মুসরাই এইরকম এইরকম কইরা হাইয়ানা বিসালাম ইলাইকা ইয়া রাজুস সালাম আদখিলনা দারাকা দারাস সালাম বাহাক্কে উঁচু হইল আল্লাহ নবীর তোয়া কথা তুমি কি বলছো আল্লাহ বাস নাই উপরে থেকে হাত তুলে তোমাদের হাতের প্যাট দিয়ে দাও মোক মোসার হাদিস সাইফ একটা দোয়াও জানে না বড় বড় হুজুরেরা লঙ্ঘন করে আর আল্লাহ নবী বলেন বারা নবীর জায়গায় রাসুল পড়েছ বুঝে কাজ করেন খালি আহলে দৌড় ধরতে যাবেন না টু দি পয়েন্ট একজাক্টলি আমল করার চেষ্টা করে আহলুল হাদিস কেয়ামতের এই জন্য বলা হয়ে থাকে ইমাম আবিন কাসের বলেছেন যে এইটাই আহলুল হাদিসদের সবচেয়ে বড় সৌভাগ্য আল্লাহ নবী তাদের একমাত্র ইমাম আল্লাহ নবী ছাড়া তাদের দ্বিতীয় কোন ইমাম নেই হ্যাঁ আকবর সরাফেল্লা আহলুল হাদিস সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনা আর বৃদ্ধি করতে চাই না রাত্রে আপনাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম শুভেন ডান কাত হয়ে দোয়াটা পরে শুভেন যেন যদি মৃত্যুবরণ হয়ে যায় তাহলে যেন আপনারা নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে তাও ফিরে কয়েকটা প্রশ্ন আছে দু এক মিনিট যদি বসেন তো ভালো সুরা আল্লুরের আয়াত তিনের অর্থ ব্যবচারে কেবল ব্যবচারী অথবা মুসলিম নারীকে ছাড়া বিয়ে করবে না আচ্ছা কেবল ব্যবচারী মুশ্রিক ছাড়া বিয়ে করবে না আর মোমেনদের উপর এটা হারাম করা হয়েছে এই আয়তে অনেক আলেম ভিন্ন ভিন্ন অর্থ ব্যাখ্যা করছেন অনেকেই সালাবদের ব্যাখ্যা জানি না সুতরাং এই আয়ত সম্পর্কে এটা হ্যাঁ আপনি যদি জানেন মোশ্রেক তার সাথে বিয়ে তো হারামি একদম হারাম আর আপনি যদি জানেন মহিলা জেনা কারেনি তাহলে আপনার জন্য ওইটা জেনে শুনে বিয়ে করা যায় নয় এটাই সোজা তাপসির যদি জানেন সেদিন একজনে প্রশ্ন করেছে কোন জায়গার থেকে পরশুদিন প্রশ্ন করলো রাজশাহী থেকে স্বামী রে মুখে স্ত্রী বলছে তুমি তালাক আমি তালাক দিয়ে গেলাম গা বই বইয়ের তালাক দেওয়ার অধিকার নাই তালাক চাওয়ার অধিকার আছে খোলা তালাক হয় কোর্টের মাধ্যমে হবে না হলে দুইজনে মিলামেশা হবে কোর্ট পাঠাই দেবে মেয়রের কাছে চেয়ারম্যানের কাছে দুইজনের মধ্যে হয় ফয়সলা করে দেন না আলাদা করে দেন তার আগ পর্যন্ত দেশের আইনেও মহিলা তালাক দেওয়া চলে যাবে এটা দেশের আইনেও নাই এটা হলে গাউজুরি করছে মেয়েরা অন্যায় আলাদা হতেই হবে তাদের খোলার মাধ্যমে তারপরে অন্য জায়গায় সে বিয়ে বসতে পারবে কিন্তু তোমারা তালাক দিলাম এই মহিলা যে আরেক জায়গায় সাঙ্গা বইতেছে এইটা করার পরে পনেরো দিন আরেকজনের সাথে জেনা কইরা আবার পূর্বের ঘরে যাইতে চাইতেছে পূর্বের ঘরে ইনিও আবার ওই রকমই পাঠা হুল্লুর পাঠা হ্যাঁ আবার তারা নিতে প্রস্তুত আমাকে বলছে আমি তো কাজে গিরি করে শয়তানি করবা না কোনোদিন এই বদমাইশে হারামি গুলা মহিলাও হারামি ওটাও হারামি মানুষের জাত না তো ভাড়া এটা পাটা ভাড়া এটা বাটি হাদিস অনুযায়ী তাই সেল মুস্তার আমি বানায় বলছেন এটা হাদিসের কথা এগুলা কি শায়তান এবং শায়তানের দল ওগুলা জাহান নামে যাক ও নিয়ে তো ব্যস্ত হয়েও না কাজেই যদি জানেন যে জেনা কারিনি জানেন আপনি মোশরেক আপনি এত রুচি বিকৃত করেন তাকেই বিয়ে করতে হবে ও হর্রে মাজা জন্য জেনে বোঝে এটা করে হারাম এইটাই সালাফে সালিনের পরিষ্কার তফসিল বিস্তারিত অন্যান্য প্রাসঙ্গিক বিষয় আছে সেটা নিয়ে আমি কথা বলছি না যে রাতভর জোহর সালাতের পরের দুই রেখাত যদি আমি জামাত পেয়ে যাই তাহলে পরে ইমাম সালাম ফেরানোর পর আমি কি শুধু সুরা ফাতেহা তেলাওয়াত করব না সাথে সাথে আর একটা সুরা আয়তলাওয়াত করব দুটারই অবকাশ আছে আপনি যদি শুধু সুরা ফাতে পড়েন সালাত হয়ে যাবে আর যেহেতু এখন আপনি আলাদা একা পড়ছেন সুরা ফাতের সাথে অন্য সুরা মিলাতেও পারেন সমস্যা নেই কিন্তু ইমামের পিছনে থাকলে ডাইরেক্ট সুরা ফাতে ছাড়া আর কোন সুরা ফাত করবেন না তারপর আমি মুফতি নই জিজ্ঞাসা করছেন আমি যতটুকু জানি আমি তাই বলছি মানুষ তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে কি না আমল তাকে সহযোগিতা করবে কিন্তু আমল দিয়েই জান্নাতে যাবে এটা আল্লাহ নবীও পারবেন না আল্লাহ কথার কোনো পরিবর্তন হয় না সঠিক ব্যাখ্যা কি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না এর ব্যাখ্যা তো এই মুহূর্তে দেওয়া যাবে না আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না এইটাই কথা যেরকম লম্বা হাদিস মেয়েরাজের পঞ্চাশ সালাদকে আল্লাহ পাক পাঁচ অক্ত করে দিলেন আর বলে দিলেন এই পাঁচ অক্ত যে আদায় করবে সে পঞ্চাশ অক্তের সব পেয়ে যাবে আর বলে দিলেন মায়ু বাদ্দালিদ এটা হলো আমার শেষ কথা আগে যেগুলো বলছিলাম এটা অবকাশ রেখেছিলাম এটা লাস্ট কথা এটার পরিবর্তন হবে না আর অনেক কথা আছে ওগুলো বলার সময় নেই কথা আছে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি করা হতো না বক্তব্যটিকে কি না একেবারে জাল বানাওটি কথা আল্লাহ বিশ্রামের জন্য সপ্তম দিনে নিদ্রা যান এর বক্তব্য বিশ্বাস এটা হলো ইহুদিদের কথা ছয় দিনে আসমান জমিন বানায় তিনি হয়রান হয়ে গেলেন সপ্তম দিনে তিনি বিশ্রাম নিলেন আল্লাহ বলেন ওমা মাস্তানামিল লুগুব আমি হয়রান পেরেশানি হই নাই আমি কি আদে বানাইছি নাকি সব আমি কোন বেলা বানাইছি ছয়বার কোন বলছি ছয় দিন হয়ে গেছে আমি তো মাটি কাটি নাই নিজের থেকে নাউজুবিল্লাহ জানে বিশ্রামে যাবে কি করতে এই জন্য ইহুদিরা সপ্তম দিনে বিশ্রামে চলে যায় শনিবারে তারা এমন সাপ দেয় এটা মিথ্যা কথা কিছুদিন আগে আমাদের গ্রামে একটি নাবালক বাচ্চা গাড়ি দুপুরে মারা যায় তার জন্য চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সেই ছেলেটাকে হাসুরের দিন তার হ্যাঁ তা কি বাবা মার জন্য সুপারিশ করবে তার জন্য চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মানে রোড অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা গেছে ড্রাইভারের কাছ থেকে ছেলেটার জন্য চার লক্ষ টাকা জরিমানা আদায় হয়েছে নাকি তাই আমি জানি না বাংলাদেশের তদন্ত প্রক্রিয়া কি কতটুকু তদন্ত করেছেন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে ছিল কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ সরকারি রাষ্ট্রীয় আইন অনুযায়ী এটা ঠিক হয়েছে যা ধরেছেন আলহামদুলিল্লাহ ওরাও বেঁচে যাবে কেমন বেঁচে যাবে এই বাচ্চা কেয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ নবী বলেছেন মহিলাদের জন্য আলাদা দিন নির্ধারণ করে দিয়েছেন সোহেল ওখারি কিতাবুল এলম আল্লাহ নবী সেই ভাষণে যা বলেছেন আল্লাহ নবী বলেছিলেন কেউ যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি এই বাচ্চা শিশু যদি তার মারা যায় একাধিক জান্নাতে যাবে একজন বলেন যদি দুইজন হয় জান্নাতে যাবে আরেকটা হাদিসে এসছে যে কোন বাচ্চা যখন মারা যায় তখন আল্লাহ ফেরেস্তাকে জিজ্ঞাসা করেন হে ফেরেস্তারা তুমি তো অঙ্কের কলজার টুকরাটা ছিঁড়ে নিয়ে এসেছ আল্লাহ তো করাইছে তারপর আল্লাহ জিজ্ঞাসা করেন যে হ্যাঁ ইয়ারা বলা আলমিন তোমার নির্দেশে তার বাচ্চাটাকে কলিজার টুকরাটাকে ছেড়ে নিয়ে এসেছি তাকে কষ্ট উঠে দিয়েছি যে বান্দা কি বলেছে যা ওয়া হামেদা ইন্না বলেছে এবং আল্লাহ তোমার যা সিদ্ধান্ত তাতে সুক্রিয়া আদায় করেছে এটা আল্লাহর সিদ্ধান্ত তখন আল্লাহ বলেন যে জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানাও এবং ঘরটার নাম দিয়ে দাও বাইতুল হেমদ প্রশংসার ঘর গাছের বাচ্চা যদি মারা যায় কে আমাদের দিন তারা জান্নাতের সামনে জাহান্নামের সামনে বাবা মার জন্য পর্দা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে সশরীরে আছেন নাকি এলেমের মাধ্যমে আল্লাহ এলেম দ্বারা সবই জানেন সশরীর শব্দ আল্লাহর জন্য প্রযোজ্য নয় জেসিম শব্দ আল্লাহর জন্য প্রযোজ্য নয় সশরীর না আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহ আছেন তার সত্তা এবং গুণাবলী নিয়ে আল্লাহর শরীর বলা যাবে না হাতকে অঙ্গ বলা যাবে না আমরা কিন্তু কখনো অঙ্গ বলি না আল্লাহর অঙ্গ আছে প্রত্যঙ্গ আছে হাত আল্লাহর অঙ্গ পা আল্লাহর অঙ্গ নো বলা হারাম আল্লাহর দেহ আছে দেহ শব্দ যদি কোরআন হয়েছে নাই ওয়ান তাকুর আল্লাহ তালামুন আল্লাহ প্রসঙ্গে যা জানো না তা বলবে না আল্লাহর অঙ্গ বলা যাবে না দেহ বলা যাবে না আল্লাহর অস্তিত্ব আছে এইটুকু বলতে হবে তার এলেম সর্বত্র রয়েছে তিনি সবই জানেন শরীর শব্দটাই আল্লাহর জন্য প্রযোজ্য নয় আল্লাহকে গড ভগবান ঈশ্বর খোদা নামে ডাকা যাবে কিনা না গডের গডেস আছে ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে খোদা বলতে নিরানব্বই নামের মধ্যে কিছুই নেই একটা ফার্সি শব্দ খোদ আনেওয়ালা যিনি একাই এসেছেন এর ভাব অর্থের মধ্যে সমস্যা আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি না ভালো ভালো প্রশ্ন আমার বক্তব্যের সাথে জড়িত কিন্তু টাইম কম কেয়ামতের দিন মানুষ আল্লাহকে দেখতে পাবে কি অবশ্যই দেখতে পাবে কোরআন দ্বারাও প্রমাণিত হাদিস দ্বারাও প্রমাণিত আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে দেখবে কিনা আল্লাহ নবী বলেন যে রাত্রে যে রাত্রে পূর্ণিমার চাঁদ থাকে আকাশে কোনো মেঘ থাকে না চাঁদ দেখতে কোনো কষ্ট হয় আল্লাহ সাহেবেরা বলেন যে না যে তোমরা ঠিক ওই রকম আল্লাহকে কেয়ামতের দিন দেখতে পাবে হ্যাঁ? না কয়েকবার হাসনের মাঠেও হবে জান্নাত ওটা আরেকবার সব শেষে আল্লাহ দেখা দেবে আমাদের মাঠেও একবার দেখা দিবেন যে সবাই বসে থাকবে যে কিসের জন্য অপেক্ষা করছো যে রবের জন্য অপেক্ষা করছি আল্লাহ আনা রব বুকুম আমি তোমাদের রব এটা সোহেল বোখারি হাদিস কয়েকটা হাদিস আছে আল্লাহর নাম লিখে শরীরে তাবিজ ঝোলানো যাবে কি না এখানে সালফে সালেনের বিমত রয়েছে যার মধ্যে সেরেক নাই সেটা গায়ে দেওয়া যাবে কিনা কিন্তু আম হাদিস মানে আল্লাহ কাতামিমাতান ফাকাত আশরাকা এইটাই এখন আমরা বেশি বেশি প্রচার করি সাদ্দাল্লে দাঁড়ায় কিন্তু সালাফি সালের মধ্যে কেউ কেউ এমনও আছেন যদি সেরেক না থাকে সেটা দেওয়া যায় এরকম আছে কিন্তু ওগুলা জয়ীফ মতামত শক্ত মতামত না আচ্ছা জাজাকুমুল্লাহ খেরান আকুল কৌলে হাজ আস্তাকুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ